سورة بقرة এর দুই শত একষট্টি নম্বর আয়াত থেকে আজকের তাফসির আলোচনা করা হচ্ছে আগের আয়াতগুলোতে পরকাল সম্পর্কে এবং আল্লাহ সুবাহানহু কিভাবে পরকালে জীবিত করবেন সে বিষয়গুলো আমরা গত দুই সপ্তাহ পর্যন্ত আলোচনা করেছিলাম এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে শুধু জাগতিক বা পৃথিবীতে জীবন যাপন করার জন্যই সৃষ্টি করেন নাই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ দান করেছেন মূলত বেঁচে থাকার জন্য জীবিকার জন্য বেঁচে থাকতে হবে তা না বেঁচে থাকার জন্য জীবিকার প্রয়োজন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একদিকে অর্থ সম্পদ দান করেছেন এরপরে মানুষ কি শুধুমাত্র এই জীবিকার জন্যই কাজ করে দুনিয়ার অর্থ সম্পদের উপরেই নির্ভরশীল হয়ে যায় এটা কি স্থায়ী মনে করে নাকি সে আল্লাহকে স্মরণ করে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেওয়া অর্থ সম্পদ থেকে ব্যয় করার জন্য উৎসাহিত করেছেন আজকের আলোচনায় সেই বিষয়টাই গুরুত্ব পাবে আমরা যেখান থেকে আলোচনা করেছি সে আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহর পথে দান করলে কি ফজিলত সেটা আলোচনা করছেন মাতালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে আমোয়াল আহম তাদের সম্পদ তাদের মাল থেকে মালগুলোকে ব্যয় করে ফি সাবিল্লাহি আল্লাহর রাস্তায় তাদের দৃষ্টান্ত হচ্ছে কামাফালি আম্বাত হাব্বাতিন একটা শস্য দানার মতো আম্বাতাত সানাবিলা যে শস্য দানার থেকে সাতটা শীষ বের হয়েছে ফি সুম্বলা হাব্বা এবং প্রত্যেকটা শীষে একশো করে শস্য দানা আল্লাহ তালা সহজ করে বলতে পারতেন যে আল্লাহর রাস্তায় এক টাকা দান করা সাতশো গুণ পর্যন্ত সব বৃদ্ধি পাবে তা বলেন নাই বরং এভাবে বললেন যে একটা শস্য দানা সমতুল্য যে শস্য দানা থেকে সাতটা শীষ বের হয়েছে এবং প্রত্যেকটা শীষে আবার একশো করে শস্য দানা রয়েছে আল্লাহ রব্বুল আলমিন এভাবে বলার কারণ হচ্ছে মানুষেরা আল্লাহর রাস্তায় যে দানগুলো করে এটাও আল্লাহ রাব্বুল আলমিন এভাবেই বৃদ্ধি করতে থাকেন যেভাবে একজন কৃষক তার খেতে শস্য দানা বীজ রোপণ করে এরপরে সে আশা করে এর থেকে বেশি ফসল উৎপন্ন হবে আল্লাহ রাব্বুল আলমিন ও মানুষের দান সদকা খায়রাত এগুলোকে এভাবে তার কাছে আস্তে আস্তে লালন পালন করতে থাকেন বড় করতে থাকেন এরপরে বলছেন অল্লাহ ইউদাইফুল ইমাইয়া শাহ আল্লাহ তারা যার জন্য ইচ্ছে করেন আরো বৃদ্ধি করে দেন এটা মানুষের এখলাস মানুষের আল্লাহর জন্য দান করা এটার উপরে নির্ভর করবে কেউ দান করে রিয়া করার জন্য সামনে সে বিষয়গুলো বিস্তারিত আসছে আজকে আলোচনায় আল্লাহ তারা বলছেন অল্লাহ আলিম এখানে আল্লাহর দুইটা বিশেষণ উল্লেখ করা হয়েছে একটা হচ্ছে ওয়াসেউন আল্লাহ তালা প্রশস্ততা দানকারী আলিমুন এবং প্রজ্ঞাময় তিনি জ্ঞানী তিনি জানেন জ্ঞাত তার মানে হচ্ছে যে আপনি যদি আল্লাহ রাস্তায় দান করেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বৃদ্ধি করে দিবেন সেই ক্ষমতা আল্লাহর আছে এরপরে আলিমুন দ্বারা বুঝালেন যে আপনি কি উদ্দেশ্যে দান করছেন এটা কি শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না মানুষকে খুশি করার জন্য মানুষের বাহবা পাওয়ার জন্য এটা আল্লাহ ভালো করেই জানেন এরপর আল্লাহ তারা বলছেন الذين ينفقون أموالهم في سبيل الله নিশ্চয় যারা তাদের মাল খরচ করে আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় ব্যাপক অর্থে হাদিসে বলা আছে যে একজন মানুষ নিজের জন্য যদি খরচ করে নিজের স্ত্রী সন্তানের জন্য খরচ করে এগুলো আল্লাহর রাস্তায় দান করা হয় যদি তার উদ্দেশ্য হয় এরা আল্লাহর মেহমান আল্লাহ তারা আমার সন্তানগুলোকে আমার কাছে পাঠিয়েছেন তার আমানত আমি আল্লাহর মেহমানদেরকে লালন পালন করছি আল্লাহ রসুল সাল আলিয়াল্লাম বলছেন এমনকি হাত্তা লোকমাতাফি ফিয়ে মরাতিহি তার নিজের স্ত্রীর মুখে আদর করে যদি একটা খাদ্য লোকমা তুলে দেয় এটাও দান এবং সৎকার স্বভাব পাবে সাহাবাহিকেরাম প্রশ্ন করলেন ইয়া আল্লাহ আমরা আমাদের মনের খায়েশ পূরণ করার জন্য যে কাজগুলো করি এতেও কি সব হবে আল্লাহ রসুল সাল আলিয়াল্লাম বললেন এগুলো যদি আল্লাহর হুকুম মতো না করে নিজের মন গড়া বা শয়তানের তরিকায় করতো তাহলে গুণা হতো কিনা বলে তা গুণা হতো বলে তাহলে যদি কোনো ব্যক্তি শয়তানের তরিকায় না করে আল্লাহর হুকুম পালন করার জন্য করে তাহলে সব হবে না কেন এজন্য আল্লাহর রাস্তায় ব্যয় করাটা ব্যাপক অর্থে এরপরে অন্য অন্য যেগুলো আপনি আমি জানি তা তো আছে আমি বললাম যেটা আমাদের সহজ আমরা মনে করি না যেটা আল্লাহ রাস্তায় ব্যয় হচ্ছে নিজের সন্তানের জন্য খরচ করা স্ত্রীর জন্য খরচ করা এগুলো আল্লাহর রাস্তায় তবে খেয়াল রাখতে হবে অপচয় না হয় এখন যদি গান বাজনার কেহ মেশিন কিনে দেয় আসবাবপত্র কিনে দেয় আর মনে করে যে এটা আল্লাহর জন্যই তো খরচ করা হচ্ছে এটা আল্লাহর সাথে উপহাস করার স্বামী এবং এর দ্বারা ইমান নষ্ট হয়ে যায় একজন লোক এমনি একটা গুণা করে সেজন্য একটা গুণা হলো আর একটা গুণা করলো আল্লাহর সাথে মজাক করলো তার এর দ্বারা তার ইমান চলে যায় কাজে ওইগুলোকে বোঝানো হচ্ছে না যেগুলো প্রয়োজন এবং যা মানুষের উপকারে আসে আল্লাহ তারা বলছেন যারা তাদের মালকে ব্যয় করে ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায় অতপর সে যা ব্যয় করল এই ব্যয় করার পিছনে পরে সে কোন রকম সে খোটা দিল না মান্নান মানে উপকার করে সেই উপকারকে আবার স্মরণ করিয়ে দেওয়া ওয়ালা আদান বা কষ্ট দিল না এরকম যারা দান করলো দান করে যাকে দান করলো তাকে খোটা দেয় নাই অথবা তাকে কোনো প্রকার কষ্ট দেয় নাই যে তোমাকে অমুক দান করেছিলাম এত সাহায্য করলাম তুমি আমার এই কাজটা করলে এরকম কোনো খোটা দেয় নাই আল্লাহ তালা বলেন লাহুম আজরুহুম আইন্দা রব্বিহিম তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে তাদের আজর তাদের পাওনা ওয়ালা খৌফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো ভয় নেই দুনিয়াতে কোনো ভয় নেই ওয়ালা হুম ইয়াহজানুন এবং তাদের কোনো চিন্তা নেই পরকালে কোনো চিন্তা নেই এরপরে আল্লাহ তালা বলছেন মারুফুন মিন বাউহা আদা ভালো কথা এবং ক্ষমা করে দেওয়া এটা খয়রুন উত্তম মিন সদাকাতিন বাউহা আদান ওই সদাকা থেকে দান থেকে যেই দানের পরে তাকে কষ্ট দেওয়া হয় একজনকে দান করে তাকে কষ্ট দেওয়া এর চেয়ে বরং তাকে একটা ভালো কথা বলে বিদায় দেওয়া উত্তম আল্লাহ গনিজুন হালিম আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা ধনী এবং সহনশীল ধনী এজন্য বললেন যে তুমি দান করে তারপরে খোটা দিলা তাকে কষ্ট দিলা তোমার চেয়ে তো আল্লাহ তালা অনেক বেশি দান করছেন তোমাকে তোমাকে আল্লাহ তালা কত নেয়ামত দান করেছেন অর্থ সম্পদ পরের কথা তোমার হাত তোমার চক্ষু তোমার নাক তোমার কান তোমার পাগুলো যদি কোনো ছেলে তার মায়ের পেটের থেকে দুটো পা নিয়ে না আসে দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানী মিলে দুটো পা দিতে পারবে একটা হাত নিয়ে আসে নাই একটা চক্ষু নিয়ে আসে নাই দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব না এটা দাওয়া এই জন্য আল্লাহ তারা বলছেন আল্লাহ গনিজুন হালিম আল্লাহ তারা ধনী এবং ধৈর্যশীল ধৈর্যশীল এজন্য বললেন যে তুমি তো কত অন্যায় করো আল্লাহ তারা তো তোমাকে ঘোরা দিচ্ছেন না যে তোমাকে রিজিক বন্ধ করে দেওয়া হচ্ছে দুনিয়াতে যদি আল্লাহ তারা ইচ্ছে করতেন এই সমস্ত কুফফার নাস্তিক মোরতাদ যারা আল্লাহর অকৃতজ্ঞ আল্লাহ তালা তাদের খাবার বন্ধ করে দিতে পারতেন না আল্লাহ তালা তা করছেন না যেহেতু আল্লাহ তালা হালিম এরপরে আল্লাহ তালা উপদেশ দিচ্ছেন ইয়া আমানু হে ইমানদারগণ তোমরা তোমাদের সদাকা দানগুলোকে বাতিল করো না বিল মান্নেওয়াল আদা খোটা দিয়ে অথবা আদা কষ্ট দিয়ে তোমাদের সদাকাগুলোকে বাতিল করো না আন্নাস ওই ব্যক্তির মতো যে ব্যক্তি তার মাল ব্যয় করে রিয়া আন্নাস লোকদেরকে দেখাবার জন্য রিয়া লৌকিকতা মানুষকে দেখাবার জন্য নাস মানে মানুষকে মানুষকে দেখাবার জন্য দান করে নির্বাচন আসলে দেখবেন অনেক দান হয় এই দানগুলো মূলত মানুষকে দেখাবার জন্য মানুষকে খুশি করার জন্য আখির অথচ সে আল্লাহর উপর ইমান রাখে না পরকালে বিশ্বাস করে না তার দৃষ্টান্ত হচ্ছে একটা প্রচন্ড আকারের প্রকাণ্ড আকারের পাথরের মতো আলাইহি তুরাবুন যার উপর একটা মাটির আস্তর ছিল প্রকাণ্ড আকারের পাথর তার উপর একটা মাটির আস্তর ছিল অতপর সেই পাথরের উপরে প্রচন্ড আকারে বৃষ্টি বর্ষণ হলো প্রবল বৃষ্টি হলো তারাকাহু সালদা বৃষ্টিতে সেই পাথরের উপরে যে আবরণ ছিল আস্তর ছিল মাটির এটা ধুয়ে একেবারে পরিষ্কার হয়ে গেছে ঠিক এরকম ভাবে যারা মানুষকে দেখাবার জন্য দান করে সে মনে করলো যে এটা তার উপকার আসবে আসলে পাথরের মতো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে তার কোনোই প্রাপ্য আল্লাহর কাছে নেই সে যা কিছু অন্যায় করেছে এ ব্যাপারে কোনো কিছুই তার উপকার আসবে না নিশ্চয় আল্লাহ তারা কাফের সম্প্রদায়কে এইখানে কাফের বলতে অকৃতজ্ঞ বোঝানো হচ্ছে যারা আল্লাহর নেয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করে না কৃতজ্ঞতা আদায় করে না আল্লাহ তালা এরকম অকৃতজ্ঞ লোকদেরকে হেদায়ত দান করেন না এরপরে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করে তাদের মর্যাদা কিরকম ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে ইউনফিকুন আমওয়ালাহুম যারা তাদের মালকে ব্যয় করে ইবতিগা আমারদাতিল্লাহি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য ও তাসবিতাম মিন আনফুসিহিম এবং নিজের অন্তরের অবিচলতার উপরে দৃঢ়তা বিশ্বাস নিয়ে দৃঢ় বিশ্বাস নিয়ে অবিচল বিশ্বাস নিয়ে যারা দান করে কামাফালি জান্নাতিম বেরবওয়াতিন তাদের দৃষ্টান্ত হচ্ছে একটা বাগিচা বেরবওয়াতিন উঁচু স্থানে পাহাড়ের উপরে হোক বা একটা উঁচু জায়গায় একটা সুন্দর বাগান আসাবাহাওয়াবিলুন যেই উঁচু জায়গায় প্রবল বৃষ্টি বর্ষণ হয়েছে ফাইনে ফলে তার ফসল ডবল হয়েছে আর যদি সেখানে প্রবল বৃষ্টি না হয় তাহলে অল্প ফসল উৎপন্ন হয়েছে সেখানে একেবারে সেটা বিফল হয় না সে পাথরের মতো ধুয়ে মুছে যায় নাই অল্লাহ বিমা তা আমালুন আল্লাহ তালা দেখেন যা তোমরা করছো তোমরা কি উদ্দেশ্যে ব্যয় করো আল্লাহ তালা এটা ভালো করে জানেন এরপরে আল্লাহ তালা বলছেন আনাবিং তাজরি মিং তাহতিহাল আনহার তোমাদের কেউ কি এটা পছন্দ করে ভালোবাসে আং যে তার একটা বাগিচা হবে মিন নাখিলিন খেজুরের বাগান বা আনাবিন আঙ্গুরের বাগান খেজুর এবং আঙ্গুরে পরিপূর্ণ তাজরিমিং তাহতিহাল আনহারু এবং যার তলদেশে নহর সমূহ জারি রয়েছে বিভিন্ন রকমের নহর পানির নদী নালা খালবিল আছে লাহু ফিহা মিনকুল্লি তামারত যেখানে তার সব রকমের ফসলাদি এবং ফল ফলাদি রয়েছে এভাবে সুন্দর বাগান তার আছে ও আসাবাহুল কিবারু এরপরে সে অবস্থায় বৃদ্ধ বয়সে উপনীত হল আর তার সন্তান আছে কতগুলো সেগুলো এখন পর্যন্ত দুর্বল রয়েছে ছোট ছোট রয়েছে বড় হয় নাই তাহলে এখন সে অসহায় এই অবস্থায় তার এই বাগানটা আছে হঠাৎ করে সেই বাগানে উষ্ণ বাতাস গরম বাতাস প্রবাহিত হল ফি হে নারুন যার সঙ্গে রয়েছে আগুন ফাহতারাকাত অতপর সেই বাগানকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছে একটা লোক যখন বৃদ্ধ বয়স উপনীত হলো তার একটা বাগান ছিল সুন্দর বাগান ওই একটা বাগানই তার সবকিছু নিজেও বুড়ো হয়ে গেছে এখন এরকম বাগান তৈরি করা সম্ভব না এরপরে তার সন্তানগুলো যে এটাকে সাহায্য করবে তাও সম্ভব না তারা ছোট দুর্বল আল্লাহ তারা বলছেন এ সময় এরকম ভাবে আগুন এসে গরম বাতাস এসে পুড়িয়ে ফেললো এটা কি কেউ চায় এমনি ভাবে যারা মানুষকে খুশি করার জন্য দান করে বা যে কোনো আমল করে তারা মনে করে যে পরকালে গিয়ে অনেক কিছু পাবো কিন্তু পরকালে গিয়ে দেখে যে কিছুই নাই সব পুড়ে গেছে আয়াতি এমনি ভাবে আল্লাহ তারা তোমাদের জন্য তার আয়াত সমূহকে বিস্তারিত ভাবে খুলে খুলে বয়ান করছেন যাতে করে তোমরা চিন্তা করতে পারো আল্লাহর হুকুমকে বোঝার চেষ্টা করতে পারো يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم হে ইমানদারগণ তোমরা ব্যয় করো মিং তৈবাতে মা কাসাবতুম তোমরা যা উপার্জন করেছো তার থেকে পবিত্র জিনিস থেকে অমিম্মা আখরাজনা আলাকুম মিনাল আরদে এবং আমি তোমাদের জন্য জমিনের থেকে যা বের করেছি যে ফসল তোমাদেরকে দান করেছি এর থেকে ব্যয় করো ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা তোমরা ব্যয় করতে গিয়ে ওই ফসলের মধ্য থেকে যেগুলো অপছন্দনীয় এবং মন্দ যে নষ্ট খবিস বলা হয়েছে নষ্ট যেগুলো এগুলো তালাশ করো না আল্লাহ রাস্তায় ব্যয় করতে গিয়ে আপনি দেখবেন এই মসজিদে যখন পয়সা দান করে টাকা দেয় তখন তালাশ করে সবচেয়ে পুরাতন টাকা কোনটা আছে এটা মানুষেরা দেয় আল্লাহ তারা বলছেন ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে গিয়ে তোমাদের সম্পদ থেকে তোমাদের ফসল থেকে যেটা মন্দ বা নষ্ট এটাকে তোমরা তালাশ করো না অথচ তোমাদেরকে এটা দেওয়া হলে তোমরা নিতে চাও না তবে তোমরা চক্ষু বন্ধ করে অর্থাৎ অজান্তে অথবা দেখা গেছে এমন একটা লোক দিচ্ছে যাকে বলার কিছু নেই সে অবস্থায় কিছু বলাও সম্ভব না এরকম নিজের অজান্তে অথবা নিজের অনিচ্ছাকৃত হয়ে তোমরা নিয়ে নাও এরকম মালগুলো তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করো না হামিদ জেনে রাখো আল্লাহ তালা ধনী এবং প্রশংসিত নিশ্চয় শয়তান তোমাদেরকে অঙ্গীকার করে তোমাদের ভয় দেখায় ওয়াদা করে আল ফকরা দারিদ্রতার যে তোমরা দান করলে দরিদ্র হয়ে যাবে গরিব হয়ে যাবে ওয়ামুরুকুম বিল ফাহসাই এবং শয়তান তোমাদেরকে আদেশ করে অশ্লীল এবং বেহায়াপনা কাজ করার জন্য অন্যায় কাজ করার জন্য আর আল্লাহ তালা তোমাদের সঙ্গে ওয়াদা করছেন তিনি ক্ষমা করবেন এবং তিনি অনুগ্রহ করবেন অল্লাহ আলিম আয়াত থেকে বোঝা যায় যে মানুষের দানের মাধ্যমে একদিকে তাদের অন্যায় এবং গুনাগুলো মিটে যায় এবং সম্পদের মধ্যে আল্লাহ তালা বরকত বৃদ্ধি করে দেন অল্লাহ আলিম নিশ্চয় আল্লাহ তালা প্রশস্ত দানকারী এবং তিনি জ্ঞানী ইউতিল হেকমা তামাইয়াশা তিনি যাকে ইচ্ছে করেন হেকমা দান করেন অমাইউতাল হেকমাতা ফকাদ উতিয়া আর যাকে হেকমা দান করা হয়েছে তাকে অনেক ভালো জিনিস দান করা হয়েছে অমায়াদ্দাক্কারু ইল্লা উলুল আলবাব নিশ্চয়ই যারা জ্ঞানী তারাই কেবলমাত্র নসিহাত গ্রহণ করে উপদেশ গ্রহণ করে আল্লাহ তারা শেষে গিয়ে বললেন যে আল্লাহর রাস্তায় ব্যয় করা এটা হচ্ছে জ্ঞানী লোকদের কাজ আর জ্ঞান আল্লাহ তারা যাকে দান করেন তাকে সবচেয়ে বড় জিনিস দান করা হয়েছে অনেক ভালো জিনিস দান করা হয়েছে এটা কিভাবে জ্ঞানীদের কাজ হলো মূলত মানুষ পৃথিবীতে অস্থায়ী জীবন যাপন করছে এখানে ষাট বছর সত্তর বছর পর্যন্ত মানুষ বেঁচে থাকে এরপরে তার যে জীবন যে জীবন সম্পর্কে আলোচনা আগেও করা হয়েছে যে এই জীবনের শুরু থাকবে শেষ থাকবে না মানুষ যখন জান্নাতে চলে যাবে জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে তখন জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে একটা দুম্বা জাতীয় কোনো প্রাণীকে জবাই করে দেওয়া হবে বুখারিস বলা আছে যে একটা দুম্বার মতো প্রাণী এনে তাকে জবাই করে দেওয়া হবে যেটা জান্নাতিরাও দেখবে জাহান্নামিরাও দেখবে প্রশ্ন করা হবে যেটা কাকে জবাই করা হলো কাকে মৃত্যু দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসবে এটা হচ্ছে মৃত্যুর মৃত্যু মৃত্যু বলতে যে একটা বস্তু এটাকে মৃত্যু দিয়ে দেওয়া হলো এরপরে আর কারো কোনো মৃত্যু হবে না এই জীবনের জন্য দুনিয়ার যে ষাট সত্তর বছরের জীবন এটার জন্য মানুষেরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে হালাল হারাম বাছাই করে না অথচ এর পরে যে জীবনটা আসবে সেই জীবনের শুরু থাকবে শেষ থাকবে না এটার জন্য মানুষেরা কোনো চিন্তা করে না সন্দেহ করে যেটা পরে হয় কিনা যদি না হয় তাহলে তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলমী সেজন্য বলছেন ইউতিল হেকমাতা মাইয়াশাউ আল্লাহ তারা যাকে ইচ্ছে করেন তাকে দিনের জ্ঞান দান করেন হেকমত দান করেন এই হেকমা বলতে একটা ব্যাপক অর্থে এক কথায় দিনই এলেম যা আল্লাহর সম্পর্কে এলেম পরকাল সম্পর্কে এলেম ইমানের সব বিষয়গুলোকে সামিল করে এমন একটা ব্যাপক শব্দ হচ্ছে হেকমা আল্লাহ তালা যাকে হেকমা দান করলেন তাকে সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি জিনিস দান করা হলো খায়রে কাসির বেশি মঙ্গলের জিনিস দেওয়া হলো আরো একটা হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মাইয়ুরিদিল্লাহ বি খৈরন আল্লাহ তালা যে ব্যক্তির মঙ্গল কামনা করেন ভালো চান ইউফাকিহফিদ্দিন আল্লাহ রাব্বুল আলমিন তাকে দিনের ফেকা দিনের সমুজ দিনের জ্ঞান দান করেন এখানে বলা হয় না তাকে দুনিয়ার বড় সম্পত্তি দান করেন অনেক টাকা পয়সার মালিক বানান কারণ এগুলো মানুষের থেকে আলাদা হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে সেই জন্য এলেম অর্জন করা আল্লাহর দিনই জ্ঞান অর্জন করা এখানে এলেম বলতে হেকমা বলতে দুনিয়াবি জ্ঞানকে বলা হয় নাই দুনিয়ার এই জ্ঞানটা হচ্ছে জীবিকার জন্য এটা মানুষেরা কেউ কি করে দর্জি বিজ্ঞান শিখে কিসের জন্য জীবিকার জন্য একজন মানুষ কাঠের কাজ করে কিসের জন্য জীবিকার জন্য ঠিক এরকম ভাবে একজন লোক ডাক্তারি পড়ে সেও জীবিকার জন্যই পড়ে হ্যাঁ কেউ হয়তো জনসেবার জন্য করে তার নিয়াত ভালো থাকে এমনি ভাবে যে ব্যক্তি একজন ইঞ্জিনিয়ার সেও এটা পড়াশোনা করেছে জীবিকার জন্য তাহলে দেখা যায় এই সমস্ত এলেমের উদ্দেশ্য হচ্ছে জীবিকা অর্জন করা দুনিয়ার জীবনকে সুন্দর করা আর এই জ্ঞানগুলো যেমন মানুষের আছে এমন অন্য প্রাণীরও আছে একজন ইঞ্জিনিয়ার একটা বাড়ি তৈরি করার জন্য প্ল্যান তৈরি করে নকশা করে এবং সে অনুযায়ী তৈরি করা হয় এটা একটা বড় কাজ এটার জন্য পড়াশোনা করতে হয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানিয়ে দিচ্ছেন যে এই কাজ তো আমি ছোট ছোট প্রাণীর থেকেও নিচ্ছি মৌমাছি সম্পর্কে একটা সুরা আছে সুরাত নাহাল এখানে পরিষ্কার করা আছে সোরা নাহালের সমল চোদ্দ নম্বর আয়াতে ওয়াওহা রব্বুকা ইলান নাহলি আল্লাহ তারা ওহি করেছেন মধুমক্ষিকার কাছে আনিত্তাখিদে মিনাল জিবালে বুয়ুতা তোমরা পাহাড়ে গিয়ে ঘর তৈরি করো পাহাড়ে ঘর তৈরি করো অমিনার সাজার আবার গাছে গিয়ে ঘর তৈরি করো অমিম্মা ইয়ারিসুন শুন এবং শহরের যে বড় বড় বিল্ডিং গুলো আরো বড় বড় অট্টালিকা নির্মাণ হয় প্রাসাদগুলো এর কার্নিশের সঙ্গে তোমরা ঘর তৈরি করো এভাবে কেন বলেন আল্লাহ তারা কোরআনের আরাকায়াতে তার সমাধান দিয়েছেন মধু সম্পর্কে বলা আছে যে এই মধু মানুষের জন্য শেফা এটা যেমন পাহাড়ের লোকদের জন্য প্রয়োজন তেমন গ্রামের লোকদের জন্য প্রয়োজন তেমন শহরের লোকদের জন্য প্রয়োজন এজন্য আল্লাহ রাব্বুল আলমিন এইভাবে তিনটা কথা উল্লেখ করলেন এবারে ঘর তৈরি করার কথা বললেন কেমনে তৈরি করবে এজন্য মৌমাছির কাছে কোনো সিমেন্টের কারখানা নাই কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রি নাই কিন্তু দেখবেন মৌমাছি যখন একটা ঘর নির্মাণ করতে যায় তো যে কাঠের সঙ্গে বা যে কার্নিশের সঙ্গে বা যে ডালের সঙ্গে নির্মাণ করবে তার সাথে একটা কেমিক্যাল লাগায় এরপর ওটার সাথে তারা মৌচাক নির্মাণ করতে থাকে এরপরে বিশাল মৌচাক ঝুলতে থাকে মধু নিয়ে এক মন দুই মন পর্যন্ত মধু আরো বেশি কম হয় এই মধুগুলো নিয়ে ঝুলতে থাকে আজ পর্যন্ত কোনো এরকম কোনো খবর পত্রিকা ওঠে নাই যে একটা মৌচাক মৌমাছির চাক মধুর ওজন সহ্য করতে না পেরে ছিঁড়ে পড়ে গেছে এমনটা শোনা যায় নাকি কিন্তু মানুষের নির্মিত ঘর কি হয় ভেঙে পড়ে যে কালকে না পরশু দিন পত্রিকা আসলো ভেঙে পড়ছে একটা এরকম ভাবে কত বিল্ডিং ভেঙে পড়ে কিন্তু মৌচাকের মৌমাছির মৌচাক ভেঙে পড়ে না এরপরে আসুন আমরা যেরকম একটা বাড়ি তৈরি করতে গিয়ে বিভিন্ন নকশা করে থাকি রুমের বিভিন্ন আকার থাকে মৌমাছির চারটা খেয়াল করে দেখবেন প্রত্যেকটা ঘর ষষ্ঠগুণ বিশিষ্ট এর মধ্যে আবার কিছু ঘর আছে ওদের রানীদের থাকার জন্য সেগুলো একটু আকারে বড় হয় এইভাবে আল্লাহ তারা বললেন ওদের মধ্যে তাহলে বোঝা গেল এই ইঞ্জিনিয়াররা কাজ করে এরপরে মৌমাছি বিভিন্ন জায়গায় যায় ঘর থেকে বের হয়ে দশ মাইল পর্যন্ত দূরে চলে যায় আমাদের নাবিকেরা যারা জাহাজ চালায় সমুদ্রে অনেক সময় তারা কি করে অনেক কিছু তাদের কাছে থাকে কম্পাস থাকে দিক নির্ণয়ের জন্য বিভিন্ন যন্ত্রপাতি তাদের সঙ্গে থাকে এরপরেও দেখা যায় যে দিক হারিয়ে তারা অন্যত্র চলে যায় মৌমাছির সঙ্গে তেমন কোনো যন্ত্র নাই এর পরেও তারা কোনোদিন রাস্তা হারায় না কোরআন বলছে ফাসলুকি সুবুলা রব্বিকে জুরুল্লাহ আল্লাহর দেখানো পথ অনুযায়ী তারা চলতে থাকে তাহলে বোঝা গেল যে এই ইঞ্জিনিয়ারিং বিদ্যা এটা যেরকম মানুষের আছে এরকম ভাবে একটা ছোট্ট মৌমাছিরও আছে একটা ইঁদুর তার ঘর তৈরি করে কিরকম সুন্দর গর্ত তৈরি করে নেয় একটা গুইসাপ সাপ তার দুইটা মুখ থাকে গর্তে একটা মুখ খোলা রাখে আর একটা একেবারে গর্ত করে মাটির কাছাকাছি নিয়ে রাখে যখন শিকারী তাকে আক্রমণ করে তখন ওই খোলা মুখে মুখ বের করে তো শিকারী ওখানে গিয়ে উৎপেতে থাকে তাকে ধরার জন্য আর ওদিক থেকে যে মুখটা বদ্ধ ছিল ওটাকে ধাক্কা মেরে ভেঙে তারপর বেরোয় চলে যায় এইভাবে ওর এই জ্ঞান আছে পিপিলিকা সে খাদ্য সঞ্চয় করে এরকম দেখা যায় দুনিয়াতে যত রকমের প্রাণী আছে একটা মাকড়সা সে একটা জাল তৈরি করে শিকার করার জন্য বিভিন্ন প্রাণী পোকা মাকড় যাতে তার জালে আটকা পড়ে খাবারের জন্য এরকম মাকড়সা জাল তৈরি করে সে ইঞ্জিনিয়ার তাহলে দেখা যায় দুনিয়াতে এই যত জ্ঞান বিজ্ঞানের চর্চা হচ্ছে এগুলোর একটাই মাত্র উদ্দেশ্য কিভাবে মানুষের জীবিকার উন্নয়ন করা যায় উন্নত থাকা উন্নত খাওয়া এটাই সবচেয়ে বড় চাহিদা এরপরে আর একটা কাজ করে মানুষ কি করে কিভাবে একে অপরকে ধ্বংস করা যায় তাহলে উন্নতির চেয়ে অবনতির দিকেও মানুষ বেশি যায় আপনারা দেখেছেন আগের যুগে বড় বড় যুদ্ধগুলো হয়েছে তরবারি দিয়ে এত বড় ঐতিহাসিক যুদ্ধগুলো তালাশ করে দেখবেন কতজন লোক মরে গেছে সত্তর জন ষাট জন দশ জন বিশ জন চোদ্দ জন বদরের যুদ্ধে মাত্র চোদ্দ জন মুসলমান শহীদ হয়েছে অহুদের যুদ্ধে মাত্র সত্তর জন কাফের শহীদ হয়েছে ওহদের মধ্যে মুসলমান সত্তর জন শহীদ হয়েছে বদর যুদ্ধে সত্তর জন মুসলমান শহীদ হয়েছিল কাফের শহীদ হয়েছে মানে মারা গেছিল বদর যুদ্ধে সত্তর জন কাফের মারা গেছিল আর চোদ্দ জন মুসলমান ওহুদের যুদ্ধে সত্তর জন মুসলিম শহীদ হয়েছিল এত বড় বড় যুদ্ধগুলো এত অল্প সংখ্যক লোক নিহত হয়েছিল কিন্তু বর্তমানে যেই সব যুদ্ধের কোনো নামও আসে না দেখেন এক এক যুদ্ধে হাজার হাজার লোক মারা যাচ্ছে এটাকে কোনো একজন মুফাসির ব্যাখ্যা দিয়েছেন এভাবে যে চিংড়ি মাছ সামনে যখন চলে তখন আস্তে আস্তে চলে হঠাৎ যখন তার মাথায় কোনো কিছু ধাক্কা লাগে সে পিছনে ধাক্কা দিয়ে অনেক দূরে চলে যায় পাঁচ মিনিটে সে সামনে যা অগ্রসর হয়েছিল এক ধাক্কায় তার চেয়ে অনেক দূরে চলে যায় তার মানে হলো সামনে যতটুকু অগ্রসর হয় পিছনে তার চেয়ে বেশি চলে যায় এটার কারণ কি এটার কারণ মেয়ে লোকেরা খুব ভালো করে বুঝবে এটার কারণ হচ্ছে চিংড়ি মাছের মাথায় পায়খানা থাকে এজন্য সামনে যা বাড়ে তার চেয়ে পিছনে যায় বেশি ঠিক এরকম ভাবে আজকের বিজ্ঞানীরা পৃথিবীতে যা কিছুই উন্নয়ন করেছে উন্নতি যা করেছে তার চেয়ে ক্ষতি আরো বেশি করেছে এই জন্য মনে রাখতে হবে উন্নয়নের জোয়ার এই উন্নয়নের জোয়ারের সঙ্গে অবনতির জোয়ারও আছে একটা বৃহৎ শক্তি বড় শক্তি ছোট শক্তিকে ধ্বংস করা জালিমরা মজলুমকে ধ্বংস করা এই সব ব্যাপারগুলো এখন যেরকম সহজ এটা আগে সহজ ছিল না আমেরিকা সারা বিশ্বের উপরে দাদাগিরি করে এটা করে কিসের বলে সম্পূর্ণ অস্ত্রের বলে এভাবেই মানুষেরা জাগতিক উন্নয়নের জন্য জাগতিক জীবন যাপনের জন্য এগুলো করে থাকে আর এগুলো একসময় ধ্বংস হয়ে যাবে যদি এটাই স্থায়ী হতো তাহলে একটা বিষয় ছিল আল্লাহ তারা বলছেন সেজন্য অমাইও যেই ব্যক্তিকে হেকমা দান করা হয়েছে ফাকাদ উতিয়া খৈরান কাসিরা তাকে সবচেয়ে বেশি উত্তম জিনিস দান করা হয়েছে কারণ পরকালের জীবন যেটা সেখানে মানুষেরা স্থায়ী থাকবে তো জীবিকার জন্য যদি সংগ্রাম করো তাহলে ওটার জন্য করো যেটা তোমার স্থায়ী যেখানে তুমি স্থায়ী থাকবে না এটার জন্য সংগ্রাম করে কোনো লাভ নেই সেজন্য বলছেন আমাইউ তাল হেকমাতা ফাকাদ ওতিয়া খয়রান কাসীরা আমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব আল্লাহ তারা বলছেন যারা উলুল আলবাব যারা জ্ঞানী তারাই একমাত্র আল্লাহর উপদেশ গ্রহণ করে থাকে এরপরে আল্লাহ তারা বলেন وما أنفقتم من نفقة أو نذرتم من نذر فإن الله يعلمه তোমরা যা কিছু খরচ করো অথবা যা কিছু মান্যত করো আল্লাহর জন্য নিশ্চয় আল্লাহ তারা এগুলো জানেন আমিন আনসার জালিমদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে কোনো সাহায্যকারী থাকবে না এটা হচ্ছে মানুষ অনেক সময় দান করে মান্যত করে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে সেটা আল্লাহ তারা জানিয়ে দিলেন তোমরা যদি সাদাকাতকে প্রকাশ্যে করো তাহলে এটা কতই না ভালো প্রকাশ্যে দান করা যাবে প্রকাশ্যে দান করার জন্য আল্লাহ তারা প্রশংসা করছেন যেটা ভালো কারণ একজন লোক যখন দান করে তাকে দেখা দেখি আরো দশজনে দান করে তো ওই প্রথম ব্যক্তি যারা পরে দান করলো তাদের সমতুল্য সব পায় এতে পরবর্তীদের কোনো সব কমে না আল্লাহ রসুল সাল্লাম এর দরবারে একবার কয়েকজন লোক আসলো মুজতাবিন নেমার পুরাতন চাদর তাদের গায়ে ছিল সেরা ফাটা চাদর মোতাকাল্লিদি সৈয়ুফ তাদের তরবারি তাদের কাঁধে ঝুলানো ছিল তারা মুজাহিদ ছিল ইসলামের জন্য ক্ষুধার্ত ছিল তাদের চেহারায় লক্ষণ দেখা যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঘরে গেলেন খাবার কিছু পান নাই নামাজের টাইম হয়ে গেল বেলালকে বলেন আজান দাও আজান দিল আজান দেওয়ার পরে লোক জড়ো হয়ে গেল সালাত আদায় করলেন এরপরে লোকদেরকে দান করার জন্য উৎসাহিত করলেন একজন লোক প্রথমে ঘরের থেকে একটা পোটলা নিয়ে আসলেন রাখলেন তাকে দেখা দেখি আরো লোকেরা দান করতে আরম্ভ করলো তখন আল্লাহ রাসুল সাল্লাম বলেছিলেন যে ব্যক্তি একটা ভালো কাজ চালু করে প্রথমে এরপরে লোকেরা করতে থাকে তো সে যেটা করলো তার সব তো সে পাবেই এর দেখা দেখি যত লোকেরা করলো তার সমতুল্য সব ওই প্রথম ব্যক্তির আমল নামে লেখা হয় এতে পরবর্তী লোকদের স্বভাব কোনো কমে না এইটা দিয়েই বেদাহাতিরা ওই যে বেদাহাতে হাসানা বলে আসলে এখানে বেদাহাত বলা হয় নাই এটা হচ্ছে শরিয়াতে যেগুলো আছে এমন কোন ভালো জিনিসকে যে ব্যক্তি চালু করে তো আল্লাহ তারা এদিকে লক্ষ্য করে বললেন যদি তোমরা প্রকাশ্যে দান করো তা কতই না ভালো অত আর যদি তোমরা গোপন করো অত তু হাল ফোকারা এবং ফকিরদেরকে দান করে দাও গোপনে দান করলো ফাহুয়া খৈরুল্লাকুম আল্লাহ তালা বলছেন এটা তোমাদের জন্য ভালো এবং এটা অনেক ভালো কেয়ামতের মাঠে যে সাত প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আলমিন আরসের তলায় ছায়া দিবেন তার মধ্যে এক প্রকার মানুষ কারা বলা আছে আদিসে যে ডান হাতে দান করে বাম হাতে টের পায় না তার অর্থ হল দুনিয়ার কোন মানুষ জানতে পারে না সে এত গোপনে দান করে এখানে আল্লাহ তালা এটাই বললেন যদি তোমরা তোমাদের দানকে গোপন করো হাল ফোকারা আর ফকিরদেরকে দিয়ে দাও ফাহুয়া কুম এটা তোমাদের জন্য ভালো অয়ুকাফির এবং আল্লাহ তারা তোমাদের গুণাগুলোকে কাফারা করে মিটিয়ে দিবেন তাহলে গোপনে দান করার ফজিলাত অনেক বেশি আয়াত থেকে বোঝা গেল আল্লাহ বেমা তামালুনা খাবির তোমরা যা কিছু করছো আল্লাহ তালা এ সম্পর্কে সম্যক জ্ঞাত আছেন সবকিছু তিনি জানেন আল্লাহ তালা পুরোপুরি খবর রাখেন তাহলে আমরা যদি গোপনেও দান করি এটা আল্লাহ তালা ভালো করেই জানেন এই জন্য একজন মমিন সে কাজ করবে কাকে খুশি করার জন্য একটা হাদিসে বলা আছে আল্লাহ আকবার তিনজন লোককে কেয়ামতের মাঠে আল্লাহ তালা হাজির করবেন একজন হচ্ছেন বড় আলেম বিজ্ঞ আলেম একজন আলেম হতে কি কষ্ট এটা তো এই যুগেও দেখেন মাদ্রাসায় ভালো পরিবারের কোনো ছেলে পেলে পড়ায় না গরিবেরা পড়ে বোর্ডিং এ কি খাওয়া দাওয়া হয় কষ্ট করে পড়াশোনা করে এর পরেও তো যারা সত্যিকার অর্থে ইসলামের খ্যাতমত করে যে আলেমরা তাদের প্রার্থীর সুবিধাও তো বেশি না হ্যাঁ যারা মনে করেন এরকম এ লাইনে এসে বিভিন্ন উপায়ে পয়সা অর্জন করে হয়তো তাবিজ দেখলো দাওয়াত খাইলো ঘরে ঘরে গিয়ে মিলাদ পড়লো এদের পয়সার অভাব নেই আবার কিন্তু একজন লোক যদি সত্যিকার অর্থে কোরআন এবং সুন্না মোতাবেক হালাল পথে চলতে চায় তো তাদের জন্য এই যুগেও কঠিন চলাটা এই আলেমকে আল্লাহ তারা হাজির করবেন জিজ্ঞেস করবেন তোমাকে এলেম দিয়েছিলাম মেধা দিয়েছিলাম বলো তুমি সে এলেমকে কোন কাজে ব্যয় করেছো সে লোকটা বলবে আলেম বলবে আল্লাহ তোমার দেওয়া মেধা তোমার এলেম আমি এই মেধাকে কাজে লাগিয়েছি কোরআন হাদিসের গবেষণা করেছি পড়াশোনা করেছি এবং সবসময় দাওয়াতের কাজ করেছি এলেম ব্যয় করেছি দিন রাত চব্বিশ ঘন্টা তোমার এই এলেম প্রচারের কাজেই রত ছিলাম আল্লাহ তালা বলবেন যে না তুমি তো এজন্য করেছিলে যাতে লোকেরা তোমাকে বড় আলেম বলে বিজ্ঞ আলেম বলে আর দুনিয়াতে তা তোমার হাসিল হয়ে গিয়েছিল তোমাকে লোকেরা বিজ্ঞ আলেম বলতো বড় বক্তা বলতো বড় মহাদ্দিস মুহাসির এগুলো বলতো এগুলো তোমার দুনিয়া অর্জন হয়ে গেছে কাজে তোমার যে উদ্দেশ্য দুনিয়াতে অর্জন হয়েছে এখন এখানে পাওয়ার কিছুই নেই নার তাকে জাহান নামের আগুনে নিক্ষেপ করে দেওয়া হবে দ্বিতীয় পর্যায়ে আর একজন বড় দানশীল কেন হবে বড় ধনী এবং দানশীল যে আল্লাহর রাস্তায় সবসময় ব্যয় করত কোনো কৃপণতা করে নাই আল্লাহ তারা তাকে জিজ্ঞেস করবেন তোমাকে অর্থ সম্পদ দিয়েছিলাম সম্পদ উপার্জন করার কৌশল শিক্ষা দিয়েছিলাম বলো তুমি কোন কাজে ব্যয় করেছ সে বলবে আল্লাহ তোমার দেওয়া সম্পদ তুমি যেই সব পথে ব্যয় করা পছন্দ করো মাদ্রাসা মসজিদ লিল্লাবরিং গরিব এতিম অসহায় আমি সেই সব রাস্তার কোনোটা বাদ দেনে সব রাস্তায় ব্যয় করেছি আল্লাহ তারা বলবেন হ্যাঁ তুমি তো এজন্য করেছো যাতে লোকেরা তোমাকে দানবীর বলে দানশীল বলে আর দুনিয়াতে তোমাকে তা বলাও হয়েছিল কাজে এখন তোমার এখানে পাওয়ার কিছুই নেই তাকেও হুকুম দেওয়া হবে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য তাকে জাহান নামে ফেলে দেওয়া হবে তিন নাম্বার আনা হবে একজন শহীদকে যে আল্লাহর রাস্তায় জেহাদ করতে করতে শহীদ হয়ে গেছে এর চেয়ে তো বড় কিছু নেই জীবন দেওয়া আল্লাহ তারা তাকে জিজ্ঞেস করবেন তোমাকে আমি কৌশল দিয়েছিলাম শক্তি দিয়েছিলাম বলো তুমি কোন কাজে ব্যয় করেছো সে বলবে আল্লাহ তোমার দেওয়া এই শক্তি তোমার দেওয়া কৌশল আমি সব তোমার রাস্তায় ব্যয় করেছি এমনকি শেষ পর্যন্ত নিজের জীবনটা পর্যন্ত তোমার রাস্তায় ব্যয় করেছি আল্লাহ তালা বলবেন না তুমি তো এজন্য করেছিলে যাতে করে লোকেরা তোমাকে বীর বিভিন্ন খেতাব দেয় বীর বিক্রম বীর উত্তম বীর শ্রেষ্ঠ আরো কত বীর প্রতীক এরকম আরো কত রকমের উপাধি তোমাকে দেওয়া হবে তুমি এজন্য করেছিলে তোমাকে তা দেওয়া হয়েছিল কাজে তুমি যে উদ্দেশ্যে করেছিলে তা তোমার দুনিয়াতেই অর্জন হয়েছে এখানে পাওয়ার কিছুই নেই তার সম্পর্কেও ফেরেস্তাদেরকে হুকুম দেওয়া হবে এবং ফেরেস্তা তাকে জাহান নামে নিক্ষেপ করে দেবে এত বড় বড় কাজগুলো করলো এরপরেও তারা জাহান নামে কিসের জন্য যেহেতু তাদের উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা ছিল না আমাদেরও খেয়াল রাখতে হবে অনেক সময় আমরাও বলি যে আমি এই কাজটা খুব এখলাসের সাথে করছি এটাই প্রমাণ করে যে ক্লাস নাই কারণ যদি সত্যিকার অর্থে খালেস আল্লাহর জন্য আমি করতাম তাহলে আমার এই কথার কোনো প্রয়োজন নাই কেন আমি যার জন্য করছি তিনি তো জানেন আপনার আশ্চর্য হবেন কোরআন শরীফের যতগুলো সুরা সব সুরাতে ওই সুরার নামটা সুরার ভিতরে উল্লেখ করা আছে সুরায় বাকারা এই বাকারা শব্দটা কোরআন শরীফের ওই সুরার মধ্যে আছে এরকম সব সুরার মধ্যে ওই সুরার নামটা আছে কোরআনের আর একটা সুরা আছে সুরা এখলাস কি আছে এখলাস হলু আল্লাহ ওয়াহাদ এটার নাম সুরা এখলাস এই এখলাস শব্দটা কি এই সুরের মধ্যে আছে নাই এটার থেকে প্রমাণিত হয় এখলাস হচ্ছে এমন এক জিনিস যা শুধুমাত্র খালেস আল্লাহর জন্যই হয় এখলাস খালেস করা জিনিসটাকে পিওর করা একমাত্র আল্লাহর জন্য একনিষ্ঠভাবে খালেস ভাবে এক আল্লাহর জন্য কোনো কাজ করার নাম হচ্ছে কি এখলাস এখন যদি সত্যিকার অর্থে আমি আল্লাহর জন্যই করি তো আল্লাহ তারা বারবার বলছেন আল্লাহ তারা সব জানেন তাহলে আমাকে আর কারো কাছে বলা দরকার আছে আমি খালেজ আল্লাহর জন্য করছি তাহলে বুঝে গেল এই জন্য কোনো এক আলেমের দরবারে একজন লোক বলছিল আমি এই কাজটা খালেজ আল্লাহর জন্য করেছি এখলাস সাথে করেছি উনি বললেন যে না আমি মনে করি এই মসজিদের সবচেয়ে দুনিয়াদার তুমি এবং সবচেয়ে রিয়াকার তুমি লোক দেখাবার জন্য করছো বলেন কি করে তোমার মধ্যে যদি দুনিয়ার প্রতি এত ভালোবাসা না থাকতো তাহলে তুমি এই দুনিয়ার কথা বারবার উচ্চারণ করতে না এবং তোমার সত্যিকার অর্থে যদি খালেস এখলাস থাকতো তাহলে তুমি বারবার আমি এখলাসের সঙ্গে কাজটা করেছি আল্লাহকে সন্তুষ্ট করেছি এটা বলার কোনো প্রয়োজন ছিল না আমরাও নিজেদের আমলকে যাচাই করে দেখব একজন লোক যদি আল্লাহর কাছে প্রিয় হয় হাদিসে বলা আছে যে আল্লাহ তালা তখন আসমানের ফেরেস্তাদেরকে জানিয়ে দেন যে অমুকের ছেলে অমুক সে ন্যাক আমল করেছে গোপনে আল্লাহর আবাদত করে আমি তাকে ভালোবাসি ফেরেস্তারা তোমরা তাকে ভালোবাসো ওই ফেরেস্তারা আবার তার পরবর্তী আসমানে এই ফেরেস্তারা তার পরবর্তী আসমানে এইভাবে দুনিয়ার ফেরেস্তাদের পর্যন্ত এটা চলে আসে মানুষের প্রত্যেকের সঙ্গে ফেরেস্তা আছে সেই ফেরেস্তাদের কানে পর্যন্ত চলে আসে আর এই ফেরেস্তারা মানুষের মনের মধ্যে সেটা জাগ্রত করে দেয় যার কারণে মমিনরা তাকে ভালোবাসে অপরদিকে যদি কোনো ব্যক্তি গুনাহের আমল করে যত বড় গোপনে করুক না কেন চার দেয়ালের ভিতরে আবদ্ধ দুনিয়ার কেউ তাকে দেখলো না আল্লাহ তালা দেখেন কিনা আল্লাহ তালা এখানেও এই কাজটা করেন দুনিয়া আসমানের ফেরেস তাদেরকে জানিয়ে দেন অমুকের ছেলে অমুক সে গোপনে অন্যায় করে আমি তাকে ঘৃণা করি তোমরাও তাকে ঘৃণা করো এরকম ফেরেস্তারা পরবর্তী ফেরেস্তাদেরকে জানিয়ে দেন এইভাবে আসমানের থেকে জমিন পর্যন্ত চলে আসে যার কারণে এরকম পাপি মানুষদেরকে মানুষরা ঘৃণা করে অনেকে দেখবেন বলে যে আসলে জানি না লোকটা কেমন যেন ভালো লাগে না খারাপ মানুষ কিন্তু তার কোনো দোষ মানুষের জানা নেই বুঝতে হবে গোপনে তার কোনো অন্যায় আছে এটা আল্লাহ তারা মানুষকে জানিয়ে দিচ্ছেন তো যাই হোক আবার অনেক ক্ষেত্রে এটা দেখতে হবে আবার এটা আর এই না যে যারা দিনদার মুত্তাকি পরহেজগার তাদেরকে যারা খারাপ বলে সেটার কথা এখানে বলা হয় নাই এখানে দুনিয়াদারদের কথা বলা হয় নাই ওই এক হাদিসে বলা আছে মানুষ মরার পরে যদি লোকেরা ভালো বলে আল্লাহ তালা ভালো হিসাবে গ্রহণ করেন এটা হচ্ছে মমিনরা থেকে ভালো বলে নিজেদের থেকে আল্লাহ রাসুল সাল্লামের একটা মসজিষে বসেছিলেন রামদেরকে নিয়ে একটা লাশ এখান দিয়ে নিয়ে যাওয়া হলো রাম বলতে লাগলেন যে মা সাল্লাহ লোকটা খুব ভালো ছিল এরকম লোক হয় না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন ওয়াজাবাত তার জন্য অজীব হয়ে গেছে কিছুক্ষণ পরে আর একটা লাশ ওখান থেকে নিয়ে যাওয়া হলো লোকেরা বলা বলি করতে লাগলো যে লোকটা বড় খারাপ ছিল মারা গেছে ভালো হয়েছে আল্লাহ রাসুল এখানেও বললেন অজাবাত তার জন্য অবধারিত তার জন্য অজেব হয়ে গেছে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন রাসুল আল্লাহ আমরা তো কিছুই বুঝলাম না দুইটা লাশ এখান থেকে গেল একটা সম্পর্কে আমরা ভালো বললাম সেক্ষেত্রে আপনি বলেছেন অজাবাত তার জন্য অজেব হয়ে গেছে দ্বিতীয় নাচটার আমরা খারাপ বললাম তাতে আপনি একই কথা বললেন আল্লাহ রাসুল সাল্লাম বললেন যে প্রথম লাশটা যখন এখান দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তোমরা তার প্রশংসা করেছিলে অমুকের ছেলে অমুক খুব ভালো মানুষ ছিল আল্লাহ রাব্বুর আলমিন তাকে ভালো হিসাবে গ্রহণ করেছেন এবং তার জন্য জান্নাত অজীব হয়ে গেছে দ্বিতীয় লোকটা যখন এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল তোমরা তখন বলা বলি করছিলে এটা অমুকের ছেলে অমুক বড় খারাপ লোক ছিল আল্লাহ তারা তাকে খারাপ হিসেবে গ্রহণ করেছেন তার জন্য জাহান্নাম অজীব হয়ে গেছে এই জন্য আমি বলেছি অজাবাত এখান থেকে বোঝা গেল মমিনরা আল্লাহওয়ালা মানুষেরা নিজেদের থেকে যে একটা সাক্ষী দেয় ওটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সাক্ষী আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আন্তুম সুহাদা উল্লয় ফিরার্থ তোমরা আল্লাহর জমিনে আল্লাহর পক্ষ থেকে সাক্ষী এটাকে কেন্দ্র করে আমাদের সমাজে একটা বেদাত এই জন্য আমি বলি যত বেদাত তার গোড়ায় কিছু ভিত্তি আছে দলিল আছে এবং ওটাকে তারা পরিবর্তন করেছে এখন আমাদের দেশে জানাজার সামনে দাঁড়াইয়া এলাকার কোন কমিশনার রাজনীতিবিদ এখন কাজই হলো কি মাইক ধরা তো মাইক ধরতে কিছু বলতে হবে এই জন্য যুগে যুগে ইসলামের পরিবর্তন এবং ধ্বংস করেছে দুই শ্রেণী মানুষেরা এক শ্রেণী মানুষ হচ্ছে শাসক গোষ্ঠী আর এক শ্রেণী হচ্ছে একদল বেদাতি আলেমরা এরা দেখবেন যে মাইক পেয়ে শুরু করে ওখানে কি করা মৃত্যু ব্যক্তির যত প্রশংসা আছে ঠিক আছে প্রশংসা যেগুলো আছে ওগুলো বলার কথা বলা আছে এরপরে শুরু হয় লোকটা কেমন ছিল তো সবাই বলেন ভালো ছিল এই যে মিছিল করা হয় এটা এই হাদিসে বলা হয় নাই মানুষের মুখে নিজের থেকে একটা চর্চা হতে থাকে ওটার কথা বলা হয়েছে ওটাকে কেন্দ্র করে এই যে জানাজার সামনে দাঁড় করে বলা হয় এটা একটা বেদাত এটা বর্জন করা উচিত এটা ওই হাদিসে ওটা বলা হয় নাই বরং যদি সত্যিকার অর্থ লোকটা ভালো থেকে থাকে তাহলে আমি বলি ঠিক আছে অসুবিধা নাই গুণা হলো না মানে আরেকটা গুণা মিথ্যা সাক্ষী গুণা হলো না বেদাতের গুণা হলো কিন্তু যদি লোকটা আসলেই ভালো ছিল না সুদখোর ঘুষখোর মদখোর এরকম ছিল আপনি সাক্ষী দিলেন যে লোকটা ভালো ছিল তাহলে একদিকে বেদাহাতের গুণা আর একদিকে মিথ্যা সাক্ষীর গুণ হবে এই জন্য মোমিনদের উচিত এরকম জানাজা থেকে চলে আসা এই জানাজায় অংশগ্রহণ করা কোনো সুন্নত না এই জন্য আমাদের তো আমরা সব এবাদত গুলো জানাজা বলেন বিয়ে শাদী বলেন সবগুলো এবাদত আজকে সকালে একজন জিজ্ঞেস করছিল যে বিয়ের দাওয়াতে যাওয়া তো সুন্নাত এখন যে সব বিয়ের মধ্যে গান বাজনা হয় নারী পুরুষের অবাধ বিচরণ হয় এরকম ভাবে আরো অনেক হারাম কাজ যুক্ত হয় সেই বিয়েতে আমরা যাবো কিনা আর এটা বর্জন করা অজীব যাওয়া সুন্নাত দূরের কথা বর্জন করা অজীব এই জন্য এই সমস্ত বিয়েগুলো তো যাওয়া কোনো সুন্নাত তো নাই বরং যেখানে বিয়ের মধ্যে এবাদতকে একটা বেদাতের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে সেখানে বর্জন করাটা অজীব মোমিনদের জন্য যাই বলতেছিলাম মোমিনরা আল্লাহ তালার জন্যই কাজ করবে আল্লাহ তালা সেটা বলছেন ফাইনাল্লাহ আলামুহু যে মোমিনরা যদি প্রকাশ্যে দান করে সেটা আল্লাহ তালা জানেন আর গোপনে যদি করো তাও আল্লাহ তারা জানেন তার অনেক কথা বললেন যে গোপনে দান করলে এখলাসের সঙ্গে দান করলে আল্লাহ তারা দেখেন এটা প্রকাশ করার কোনো প্রয়োজন হয় না এরপর আল্লাহ তারা বলছেন লাইসা আলাইকা হুদাহুম কি সুন্দর কথা লাইসা আলাইকা হুদাহুম হে নবী আপনার দায়িত্ব নয় তাদেরকে হেদায়েত দান করা হেদায়েত দেওয়া আপনার দায়িত্ব নয় তার নবীর কাজ কি নবীর কাজ হচ্ছে মানুষকে পথ প্রদর্শন করা আমাদেরও কাজ হচ্ছে মানুষকে সত্য এবং মিথ্যার পথকে প্রদর্শন করে দেওয়া বলে দেওয়া এটা সত্য এটা মিথ্যা এটা হক এটা বাতিল এটা স্পষ্ট করে দেওয়ার দায়িত্ব প্রত্যেকটা মানুষের যে হক জানে এরপরে হেদায়েতকে পাবে কে না পাবে সে বিষয়টা সম্পূর্ণ কার হাতে এটা মোমিনদের একটা বড় পরিচয় আজকে আমাদের মনে রাখতে এই সমাজ কিভাবে যে গুমরাহের দিকে ধাবিত হচ্ছে যারা ধর্ম বিশ্বাস করে তারাও এক এক দরবারে গিয়ে ইমান হারা হচ্ছে কেউ হেদায়ত দিয়ে দেয় কেউ ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলে আর মানুষরা যখন এই সব দরবারে যায় তখন তাদের কথাবার্তা এবং বিভিন্ন কাহিনী শুনে তারা এর মধ্যে আকৃষ্ট হয়ে যায় কোরআনের এলেমেদের কাছে নাই আর কোরআন তো পড়াও লাগে না আমরা যখনই কোনো মানুষ আমাদের সাথে মিশে দেখি জিজ্ঞেস করে হুজুর কি বইটা পড়তে পারি আমি বলি যে কোরআন হাদিস পড়ো এই কোরআন হাদিস পড়ার সবক কোথাও নাই কোরআন হাদিসের গবেষণাও নাই বরং কোন জায়গায় কোন পীরের অজিফা আছে কোন কাহিনী আছে এগুলো পড়ার জন্য মানুষ বেশি আকৃষ্ট কেন ওগুলো পড়লে মজা লাগে বেশি নাটকের বই সিনেমার বই পড়তে মজা বেশি লাগে না কারণ ওগুলোর মধ্যে রূপ দিয়ে সুন্দর কাহিনীটা তৈরি করা হয়েছে ঠিক একই কায়দায় কিছু ধর্ম কাহিনী তৈরি করা হয়েছে এবং এইগুলো বিভিন্ন দরবারে চর্চা হতে থাকে আর ওইখানে গিয়ে মানুষেরা মনে করে যে পিসা হেদায়ত দিয়ে দিবেন তিনি তরাইয়ে নিবেন পার করে নিবেন এইসব আকিদা পোষণ করে হেদায়ত দিয়ে দিবেন আপনারা হাদিস পর মুসলিম সব হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলছেন তার মেয়ে ফাতেমাকে ডেকে ইয়া ফাতেমা তো বিনতে মোহাম্মদ হে মোহাম্মদের মেয়ে ফাতেমা আনকেজি নাফসাকি মিনান্নার তুমি নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও রক্ষা করো নিজেকে বাঁচাবার ব্যবস্থা নিজে করো আমি তোমার পিতা তুমি নবীর মেয়ে এই জন্য এই কথা বোঝা না যে আমি তোমাকে পার করে নিয়ে যাব ইয়াবনি হাসেম ইয়াবনি মুতালিব আনকেজু নাফসাকুম মিনান্নার হে বনু হাসেম বনু মুতালিব তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও মুসলিম শরীফের সহি হাদিস তাহলে বুঝা গেল আল্লাহ রসুল সাল্লাহ আলী এই আয়াত স্পষ্ট করে দেওয়া হচ্ছে এটা সুরায় বাকারার দুইশো একাত্তর নম্বর আয়াত বলা হচ্ছে লাইসা আলাইকা হুম লাইসা আলাইকা হুদাহুম তাদের হেদায়েত আপনার দায়িত্বে নয় তাদের হেদায়েত দেওয়ার দায়িত্ব আপনার উপরে নয় বরং আল্লাহ তারা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দান করেন তাহলে হেদায়েত দেওয়ার মালিককে এ কথা কোরআন স্পষ্ট করে বারবার বলেছেন বিভিন্ন জায়গায় এর পরেও দেখবেন যে মানুষেরা এখানে বিভ্রান্ত হয় যে হেদায়েত এটা পাওয়ার জন্য সরাসরি আল্লাহকে ডাকলে চলবে না কোরআনুল করিমে কত স্পষ্ট করে তারা বলেছেন আমি প্রায় বলে থাকি যে আল্লাহ একবার আল্লাহ তালা কোরআনে অনেক দয়ার সাথে ডাকেন হে নবী আপনি আমার ওই সকল বান্দাদেরকে জানিয়ে দিন আশরাফু আলা আংফুসিহিম যারা নিজের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে গুণা করেছে সারা জীবন পাপ করেছে এখন বুড়ো হয়ে গেছে ঘরে স্ত্রীর কাছে তার কোনো মূল্য নাই সন্তানদের কাছে কোনো মূল্য নাই বিয়া করে বড় হয়ে গেছে ওদের কাছে মায়ের চেয়ে স্ত্রীর মর্যাদা বেশি বাবার চেয়ে সন্তানের মর্যাদা বেশি ঘরে মূল্য নাই অসহায় হয়ে মসজিদে চলে এসেছে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করছে আল্লাহ তালা বলেন এই বুড়াকে জানিয়ে দেন বান্দা তুমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না নৈরাশ হইও না ইন্নাল্লাহ ইয়াগফিরুজ্জুনুবা জামিয়া নিশ্চয় আল্লাহ তারা তোমার পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন জামিয়ান সব গুনাহ ক্ষমা করে দিবেন এত আদরের সঙ্গে আল্লাহ তাআলা ডাকছেন আরাকায়াত অকাল রব্বুকুম উদউনি আস্তাজি লাকুম অকাল রব্বুকুম তোমাদের রব ঘোষণা করছেন বলছেন ওদউনি আস্তাজি লাকুম তোমরা আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দিব আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব কোনো ভায়া মাধ্যম কিছুই বলা হয় না এখানে আমরা নামাজেও সে কথাই বলি সেখানে দো আল্লাহ তার পক্ষ থেকে ইয়াকা না বধু আমি কেবলমাত্র তোমারই গোলামি করি ও ইয়াকা নাস্তাইন তোমার কাছে সাহায্য চাই কোন ভায়া মাধ্যম আছে আল্লাহর নবী কি সাহাবিদেরকে শিখাইতেন যে তোমরা আমার মাধ্যমে দোয়া করো পরিষ্কার হয়ে গেল যে আল্লাহর নবী সাহাবা একরামদেরকে দিনের কথা বলতেন কোরআন হাজির কথা বলতেন আল্লাহকে কেমনে ডাকতে হবে আল্লাহকে কি আকিদা পোষণ করতে হবে আল্লাহর কাছে কেমনে চাইতে হবে এগুলো শিখাতেন আর আল্লাহকে যখন ডাকবো তখন আল্লাহর মধ্যে আমার মধ্যে কোনো ভাইয়া মাধ্যম নেই এটাই বলছেন আল্লাহ রসুল সাল্লামের জীবনীতে বহু ঘটনা এরকম আছে মক্কার কুফাররা একবার আল্লাহ রসুলের কাছে আবেদন করলো যে আমরা আপনার কথা শুনতে চাই কিন্তু ওই যে আপনার পাশে বেলাল হাফসি কালা মানুষ সোহেব রুমি জামা কাপড় ছেঁড়া ফারা এই যে গরিব সাহাবিরা বসে থাকে এদের সাথে বসতে আমাদের ইচ্ছে হয় না একটু যে আলাদা আমাদের সময় দিতেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দিনের স্বার্থেই এটা করেছিলেন তিনি একদিন আলাদা সময় দিলেন সাহাবা একরামদেরকে সরিয়ে দিলেন আল্লাহর নবী স্পেশাল ভাবে বসে আছেন মক্কার লিডারদেরকে নিয়ে দাওয়াত দিচ্ছেন কালেমার কথাই বলছেন এর মধ্যে একজন অন্ধ সাহাবি এসে হাজির সে তো আর দেখে নাই কাদেরকে নিয়ে বসা তার হয়তো জানাও ছিল না তিনি এসে বসেন আল্লাহর নবী আল্লাহ তালা আপনাকে যে এলেম দান করেছেন নবুয়াদ দান করেছেন কোরআনের জ্ঞান দান করেছেন ওখান থেকে আমাকে কিছু দান করুন সাহাবিদের কি সুন্দর প্রশ্ন আবেদন আল্লিমনি আল্লামাক আল্লাহ আপনি আমাকে দিন তো বলা হচ্ছে না আমরা তো খাজার কাছে চাই সাহাবাহ কেরাম থেকে শিক্ষা দরকার আল্লাহ নবীর সাহাবিরা কেমনে বলতেন ইয়া রাসুল আল্লাহ আপনাকে যে আল্লাহ তারা এলেম দান করেছেন ওখান থেকে আমাকে কিছু দেন কি সুন্দর আবেদন আল্লাহর নবী তখন ওই লোকদেরকে নিয়ে বসা একটু বিরক্ত বোধ করলেন তো বিরক্ত হলে মানুষের মধ্যে কি হয় এই ভুরুটা সংকুচিত হয়ে যায় কপালে ভাঁজ পড়ে চেহারাটা মলিন হয়ে যায় এটাকে আরবিতে বলে আবাসা একটা সুরাই আছে উপরে আল্লাহ নবীর চেহারায় এই ভাবটা তৈরি হলো ওই সাহাবিকে সরিয়ে দিলেন তো সাহাবা একে রামদেরকে সরিয়ে দিলে তাদের মনে তো ব্যথা আসে কারণ জানে না এই ঘটনা কি তিনি কি আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন জবাবে হার সুয়াল মুশকিল আসান আজাব মুশকিল জবাব যে যার নবীর দরবারে বসলে সাহাবিদের সব প্রশ্নের সমাধান এসে যায় আর সেখান থেকে আমি সরিয়ে দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে একটা সুরা নাজল হয়ে গেল সঙ্গে সঙ্গে আবা সাওয়া তাওয়াল্লা আং জা আহুমুল জা আহুল আমা আবা সাওয়া তাওয়াল্লা সে চেহারা মলিন করেছে তাওয়াল্লা এবং মুখ ফিরিয়ে নিয়েছে সে দেখেন এখানে আল্লাহ তালা নবীকে এভাবে বলেন নাই যে আপনি চেহারা মলিন করলেন আপনি মুখ ফিরিয়ে নিলেন এরকম বলে নাই এটা এরকম যেন একজনকে সামনে রেখে আর দিকটা কি বলা বিরক্ত হলে যা হয় আবাসা ওয়া তাওয়াল্লা আবাসা সে চেহারা মলিন করেছে অতাওয়াল্লা মুখ ফিরিয়ে নিয়েছে আনজা আহুল আমা যে তার কাছে একটা অন্ধ এসেছে এই পর্যন্ত এভাবে বলে তারপর আদা কি বলে শুনুন অমায়ুদরিকা আপনি কি জানেন আপনি চলে আসলো এখন আপনি কি জানেন লাল্লাহা হয়তো সে আপনার কথা স্মরণ করে শুনে আত্মাকে শুদ্ধ করত আউয়াদু অথবা সে আপনার উপদেশ গ্রহণ করত ফাতান ফাউদ্দিকরা তার এই উপদেশ কাজে লাগত আম্মা মানিস্তাগনা কিন্তু যারা আপনার থেকে বিমুখ হয়ে আছে তা আপনি তাদেরকে নিয়ে বসে আছেন এইভাবে একটা সুরা নাজিল হয়ে গেল তাহলে এই তিরস্কার করা হচ্ছে কাকে আল্লাহ রসুল সাল্লাহামকে যে আপনি হেদায়ত দিয়ে দিবেন আপনি কাদের নিয়ে বসে আছেন এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে হেদায়ত দেওয়ার দায়িত্ব দেওয়া হয় নাই দিন প্রচারের দায়িত্ব হেদায়তের বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব রসুলদের আবু তালেবের ইতিহাস তো আমাদের সামনে আল্লাহ নবীর চাচা সারা জীবন যে চাচা নবীর পক্ষে ছিল হেদায়ত পায় নাই এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ নবী দোয়া করেছেন তার জন্য জীবিত অবস্থা দোয়া করেছে মৃত্যুর পরেও দোয়া করছেন এরপরে আয়াত নাজিল হয়ে গেল হে নবী আপনি যাকে ইচ্ছে করবেন ভালোবাসবেন তাকে হেদায়ত দিবেন এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই বরং আল্লাহ তারা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়ত দান করেন আলামু বিল মোহতাদিন তিনি একমাত্র হেদায়ত দেওয়ার মালিক এ আয়াত স্পষ্ট করে দেওয়ার হেদায়ত দেওয়ার মালিককে আল্লাহর নবী যখন হেদায়ত দেওয়ার মালিক নন তাহলে দুনিয়ার কোন পীর অলি বুজুর্গ কোন আলে মোলামা কারো হেদায়ত দেওয়ার অধিকার আছে কারো হেদায়ত দেওয়ার অধিকার নেই হেদায়তের পথ বাতলে দেওয়ার অধিকার আছে কোরআন হাদিসের রাস্তা বাতলে দেওয়া যেতে পারে যে কোরআনে এই রাস্তাকে সহি বলে এটা ভুল রাস্তা এটা দেখাবার দায়িত্ব ওলামায়ক রামদের আপনার আমার দায়িত্ব হচ্ছে রাস্তা দেখানোর হেদায়ত দর মালিককে এই জন্য আমাদেরও খেয়াল রাখতে হবে হাদিসে বলা আছে কোনো ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত ফেতনা মুক্ত নয় যে কোনো মুহূর্তে গোমরা হতে পারে আপনি আমি আজকে মনে করি যে আমরা আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের সঠিক পথের উপর আছি দুনিয়ার প্রত্যেকটা মানুষ এই কথাই দাবি করে কোন ব্যক্তি যত ভণ্ড হোক যত বেদাতি হোক কেউ দাবি করে না যে সে কি আছে গুমরাহির মধ্যে আছে বরং সেও দাবি করে আমি হকের উপর আছি আমি হকের উপর আছি এই জন্য সত্যিকার হক কোনটা তা যাচাই করতে হবে তালাশ করতে হবে কোরআন সুন্নার সঙ্গে মিলাতে হবে এটাই আমাদের মূল নীতি প্রত্যেকে দাবি করবে এরকম এই জন্য সুরায় নেসার উনষাট আমাদের বলা আছে যদি তোমরা কোনো বিষয়ে বিবাদ লিপ্ত হও বিতর্ক দেখা দেয় প্রত্যেকে হকের দাবি করে কোনটা হক এটা তোমাদের বুঝতে অসুবিধা হয় রাসূল তাহলে এটাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে ফিরিয়ে দাও আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়ার মানে হচ্ছে কোরআনের সঙ্গে মিলাও রাসুলের সঙ্গে ফিরিয়ে দেওয়ার অর্থ হচ্ছে রাসুলের হাদিসের সঙ্গে মিলাও যেটা কোরআন এবং সুন্নার সাথে মিলবে ওটা হক ওটা মানো আর যেটা মিলবে না ওটা বাতিল সাথে যেই বলে থাকুক না কেন আমাদের সমাজে এই সমস্যাটাই বড় যে এত বড় বড় আলেমরা কি কম বুঝে এত বেশির সংখ্যক আলেমরা কি কম বুঝে যুগে যুগে কুফাররা এই দাবিটাই করেছিল যে আমাদের এই বড় বড় আলেমরা কি কম বুঝে আমাদের এই বিজ্ঞজনেরা কম বুঝে এজন্য আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ তালা বলছেন এখানে লাইসা আলাইকা হুদাহুম তাদের হেদায়েত দেওয়ার মালিকারা তোমার দায়িত্বে নয় ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মাইয়াশাউ বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দান করেন এরপরে আবার সে আগের প্রসঙ্গে চলে আসতেছেন আমা তুনফিকু মিন খাইরিন তোমরা যা কিছু ভালো জিনিস দান করবে ফালে আনফুসিকুম তা তোমার নিজের জন্যই থাকবে নিজের উপকারের জন্যই করছো আর তোমরা যা কিছু ব্যয় করছো আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা যা কিছু ব্যয় করবে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করবে আল্লাহকে খুশি করার জন্যই ব্যয় করবে আর জেনে রাখো অমাতুন ফেকুমিন খৈরিন তোমরা যা কিছু ভালো জিনিস দান করবে ইয়ফা ইলাইকুম তা তোমাদের কাছে পূর্ণভাবেই পরিপূর্ণভাবে তোমাদের পৌঁছে দেওয়া হবে আদায় করে দেওয়া হবে ওয়াং তুমলা তুজলামুন তোমাদের উপরে কোনো প্রকারের জুলুম করা হবে না তোমাদের কম দেওয়া হবে না তোমরা যা কিছু আল্লাহ রাস্তায় ব্যয় করবে আল্লাহ তাদা পুরো পুরো তোমাদেরকে আদায় করে দিবেন কাজে আমরা এটা যদি বিশ্বাস করি তাহলে আমাদের দুনিয়ার অর্থ সম্পদের উপরে মায়া আমাদের কমবে আল্লাহ রাস্তায় ব্যয় করার প্রবণতা বাড়বে যেহেতু আমাদের এটা যদি বিশ্বাস থাকে আমরা তাহলে মনে করব যে আল্লাহ তালা আমাদের পুরা দান করবেন তাহলে মানুষ এই দুনিয়ার পয়সা এবং দুনিয়ার সম্পত্তি বৃদ্ধির পিছনে তার জীবনের সবকিছু ব্যয় করবে না এরপরে আল্লাহ তালা বলছেন কাদের জন্য তুমি ব্যয় করবে তো জাকাত আদায় করার খাত ভিন্ন আছে এখানে তা বলা হচ্ছে না এখানে বলা হচ্ছে যে আপনি দান সৎকার যা কিছু করবেন এক্ষেত্রে কিছু লোকদেরকে তালাশ করতে হবে সেটা বলা হচ্ছে সুরা বাকারার এই পরবর্তী হাতগুলোতে লিলফুকারা ইল্লাদিনা উহসিরু ফি সাবিলিল্লাহি ওই সমস্ত ফকির এবং গরিবদের জন্য আল্লাদিন উহসিরু ফি সাবিলিল্লাহি উহসিরু যারা আবদ্ধ হয়ে আছে আটকে আছে ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় তারা আটকে আছে সেটা এলমে দিনের অর্জনের জন্য তালেবেন হতে পারে ওলামা একরাম হতে পারে মুজাহিদিনরা হতে পারে যা আল্লাহ আল্লাহ রাস্তায় জেহাদরত অবস্থায় আছে এইরকম ভাবে যারা মুসাফির তারাও লা ইয়াস্তাতিউনা দরবান ফিল আরদে যারা জমিনে বিচরণ করার মতো ক্ষমতা তাদের নেই তারা এলমে দিন অর্জন করার জন্য আটকে আছে বা আল্লাহর দিনের কোনো কাজের জন্য আটকে আছে ইয়াহসাবুহুমুল জাহিলু আগ্নেয়া আমিনাত তাআফফ ইয়াহসাবুহুমুল জাহিলু জাহেল লোকেরা দুনিয়াদার অজ্ঞ মূর্খ লোকেরা এদেরকে মনে করে আগ্নেয়া আ ধনী মনে করে মিনাত তাআফফ তাদের পবিত্রতার কারণে তারা কারো কাছে হাত পাতে না নিজের দারিদ্রতাকে প্রকাশ করে না তাদের এই পবিত্রতার কারণে লোকেরা তাদেরকে ধনী মনে করে তারিফ হুম বেশি হুম তুমি তাদেরকে চিনবে তাদের আলামত দেখে তাদের চেহারায় না খাওয়ার ভাব আছে তাদের ক্ষুধার লক্ষণ আছে এগুলো দেখে তুমি এদেরকে চিনবে তারা মানুষের কাছে যাচিয়ে যাচিয়ে তারা আবেদন করে না এইরকম গরিব ভদ্রলোকদেরকে তালাশ করে করে তাদেরকে খরচ করো তাদের পিছনে ব্যয় করো এজন্যই আগের যুগের যারা খলিফাতুল মুসলিমিন ছিলেন তারা রাতের বেলায় ঘুরতেন কোন জায়গায় কি হচ্ছে অমর ইবনে খত্তার ইতিহাস আপনারা জানেন যে একবার ওই এক রাতে দেখলেন যে কোনো এক জায়গায় আগুন জ্বলছে তো এক মহিলা তার বাচ্চাদেরকে খাবার দেওয়ার মতো ব্যবস্থা নেই পানি গরম করছে আর বাচ্চাদেরকে বিভিন্ন বাহানা করে ঘুমানোর জন্য সে চেষ্টা করছে যেই তো খাবার তৈরি হচ্ছে অমর আব্দুল খত্তাব রাজি আল্লাহ তালা আনহু সেখানে গিয়ে দেখলেন যে অবস্থা উনি নিজে পিঠে করে রাজকোষ থেকে আটার বস্তা নিয়ে আসলেন নিজের হাতে রুটি তৈরি করলেন এরপরে বাচ্চাদেরকে খাওয়ালেন বাচ্চাদের মুখে হাসি মুখ দেখে এরপরে তিনি চলে আসলেন মহিলা জিজ্ঞেস তোমার পরিচয় কি উনি আসল পরিচয় দেন নাই বলে আমাদের খলিফা অমর সে খলিফা না হয় যে তুমি খলিফা হতে খলিফাতুল মুসলিমিন ওমর খত্তাব রাদি আল্লাহ আল্লাহকে শুক্রিয়া আদায় করেন যে আল্লাহ আমার রাজ্যের ভিতরে এইরকম ভাবে অসহায় অবস্থায় লোকেরা আছে আমি জানি না আমাদের মাঠে আমি কি জবাব তোমার কাছে দিব এই জন্য নিজের পিঠে করে তিনি বোঝা বহন করে এসেছেন তার খাদেম ছিল গোলাম ছিল সে বলছে আমাদের কাছে দেন না তোমাকে জিজ্ঞেস করা হবে না এই লোকগুলোর জন্য আমাকে জিজ্ঞেস করা হবে আল্লাহ আকবার অমর আব্দুল খত্তাব রাজি আল্লাহ তারা বলেন কালকে সকালে তোমরা অমরের দরবারে যাবে তোমাকে তিনি আরো দিবেন তো এইভাবে তারা কাজ করতেন এই জন্য তালাশ করে করে যারা সত্যিকার অর্থে গরিব এই লোকগুলোকে তালাশ করে দান করার জন্য উৎসাহ করছে কোরআন উৎসাহ যোগাচ্ছে কোরআন তারিফ হুম বেসি মা হুম তুমি তাদের আলামত দেখে লক্ষণ দেখে তাদের চিনতে পারবে লায়াস আলুন আন্নাসা ইলহাফা হাফা তারা কারো কাছে জোর করে যাচিয়ে যাচিয়ে তারা আবেদন করে না আর তোমরা যা কিছু ভালো জিনিস দান করবে ফাইনাল্লাহ আলিম নিশ্চয় আল্লাহ তারা সব কিছু জানেন নিশ্চয় যারা আল্লাহ রাস্তায় তাদের মাল ব্যয় করে বিল্লাইলিওয়ান্নাহারে দিনে বা রাতে সেররান ওয়ালানিয়াতান প্রকাশ্যে বা গোপনে গোপনে বা প্রকাশ্যে ফালাহুম আজরুহুম ইনদা রব্বিহিম তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে আজর এবং বিনিময় তাদের জন্য কোনো ভয় নেই কোনো চিন্তাও নেই এই পর্যন্ত যতগুলো আয়াত এই আয়াতগুলোতে আমরা দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দান করার জন্য উৎসাহিত করছেন এর দুইটা কারণ একটা কারণ হচ্ছে মানুষকে যেটা বললাম যে পার্থিব জীবনের থেকে বিমুখ করে তার যে স্থায়ী জীবন সেই দিকে মানুষকে দাবিত করানো আকৃষ্ট করা এটা হলো বড় উদ্দেশ্য এটা যাতে করে সম্পদের উপরে সে লিপ্ত হয়ে না যায় সে আকৃষ্ট হয়ে না যায় দ্বিতীয় নাম্বার বিষয়টা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলমিন মানুষের মধ্যে বিভিন্ন ভেদা শ্রেণী তৈরি করেছেন বিভিন্ন গ্রুপ তৈরি করেছেন কেউ ধনী কেউ গরিব কেন তৈরি করলেন আল্লাহ তারা ইচ্ছে করলে এরকম সব মানুষকে সমান করতে পারতেন কেন আল্লাহ তারা এরকম গরিব আর ধনী দুই শ্রেণী সৃষ্টি করলেন এরপরে আবার ধনীদেরকে দান করার জন্য উৎসাহিত করছেন এর কারণটা কি কোরআনের আল্লাহ তারা অন্য জায়গায় উত্তর দিয়েছেন নাহানু আমি মানুষের মধ্যে তাদের জীবিকা বন্টন করেছি কিসের জন্য যাতে করে আল্লাহ তারা চান যে আল্লাহর জন্য সুক্রিয়া আদায় করতে পারে মানুষেরা দুনিয়ায় যদি সব শ্রেণীর মানুষ সব যদি এক ধরনের হতো তাহলে দুনিয়ার নিজাম চলতো না আপনার এই ঘরের পরিষ্কার করার জন্য ম্যাথর কোথায় পেতেন সুইপার কোথায় পাওয়া যেত কে ভোর রাত্রে উঠে আপনার বাড়ির সামনে ঝাড়ু দিত রাস্তাঘাট পরিষ্কার করতো কে এই জন্য আল্লাহ তারা দুনিয়ার নিজাম চালাবার জন্য এই ব্যবস্থা করেছেন সাথে সাথে ধনীদেরকে বলেছেন যে তুমি যা কিছু উপার্জন করছো সবগুলোর মালিক তুমি নও এই তোমার মালের মধ্যে ধনীদের মালের মধ্যে গরিবদের অধিকার আছে মূলত মদিনাতে আল্লাহ রসুল সাল্লাম যখন দিন প্রচার শুরু করেছিলেন এমন একটা কঠিন মুহূর্ত ছিল একদিকে ধনীরা ধনী হচ্ছিল গরিবরা গরিব হচ্ছিল ধনীরা সুদে টাকা দিয়ে গরিবদেরকে এমনভাবে আটকে ফেলেছিল যে তাদের বাড়ি ঘর পর্যন্ত তাদের হাতে বন্ধক ছিল বের হওয়ার কোনো সুযোগ ছিল না এ সময় তাদের একটা আবেদন ছিল আল্লাহর কাছে যে আল্লাহ এর থেকে বাঁচার পথ বের করে দাও সেই সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এসে ঘোষণা করলেন অফি আমিহিম ওয়াল মাহরুম ধনীদের মালের মধ্যে গরিবদের প্রার্থীদের সম্পদ রয়েছে অধিকার রয়েছে গরিবরা বলল অধিকার হ্যাঁ অধিকার রয়েছে বলে তাহলে অধিকার আদায় করতে হবে কেমনে আদায় করবো বলে তাহলে ইসলামের ছায়াতলে চলে আসো অধিকার আদায়ের আন্দোলন শুরু করো এইভাবে ইসলাম পৃথিবীতে একটা শান্তির সমাজ উপহার দিয়েছে আজকে শান্তির জন্য যত লোক কথা বলে শান্তি শান্তি শান্তি কিসের জন্য আসবে শান্তি যদি বলা হয় তাহলে ইসলামের মধ্যে শান্তির ব্যবস্থা আছে গরিব দুঃখী মানুষের জন্য সত্যিকার অর্থে যদি কোন রকম কোন রকম ব্যবস্থা থাকে তা ইসলামে আছে এরকম সুনির্দিষ্ট একটা অংশ জাকাত দেওয়া আছে এরপরে আবার অন্য অন্য দানের জন্য উৎসাহিত করা হলো যেভাবে আজকের আলোচনায় গেল এটা জাকাত কথা আলোচনা করা হয় নাই জাকাত তো আলাদা জাকাত ছাড়াও মানুষের মানুষের মধ্যে গরিব দুঃখীদের অংশ আছে আত্মীয় স্বজনদের অংশ আছে এগুলো আদায় করার জন্য ইসলাম উৎসাহিত করেছে কি সুন্দরভাবে উৎসাহিত করেছে আল্লাহ আকবর যদি এই ব্যবস্থাটা কার্যকর থাকতো আজকে দুনিয়ায় কোনো গরিব থাকার কথা না আপনি চিন্তা করুন জাকাত আমার দেশে জাকাত দেয় কেমনি আমি এটা রমজান মাসে মূলত এই আলোচনাটা করি জাকাত দেয় কিভাবে জাকাতের লুঙ্গি জাকাতের শাড়ি পাতলা সুতা দিয়ে তৈরি করে কাঁচা রং দিয়ে জাকাতের শাড়ি দেয় আর ওই শাড়ি আনার জন্য গরিবরা পায়ের তলে পিষে মারা যায় এটা কি জাকাতের উদ্দেশ্য ছিল জাকাতের উদ্দেশ্য ছিল যে জাকাত সুপরিকল্পিতভাবে দেওয়া হবে দশজন লোককে দশটা গরু কিনে দিল রিক্সাওয়ালাকে রিক্সা কিনে দিল যাতে করে রিক্সাওয়ালা এই রিক্সা দিয়ে সে নিজের জীবিকা অর্জন করতে পারে আগামী বছর তার জাকাতের কোনো প্রয়োজন না হয় বরং আগামী বছর ইচ্ছে করে জাকাত দিতে পারবে সে এইরকম যার যে ক্ষমতা আছে তাকে সেরকম ব্যবস্থা করে দেওয়া হচ্ছে জাকাতের উদ্দেশ্য আর এখন জাকাতের নামে জাকাতের উদ্দেশ্যকে উপহাসে পরিণত করেছে এরা যদি ঠিক মতো মানুষ জাকাত দেয় এক কোটি জায়গায় জাকাত কত আসবে আড়াই লাখ টাকা জাকাত তো কোটিপতি বাংলাদেশে কতজন আছে অনেক ভিক্ষুক আছে কোটিপতি এই যে কিছুদিন আগে পত্রিকা আসলো না যে ভিক্ষুক কোটিপতি ভিক্ষুক তাহলে ভিক্ষুকরাও কোটিপতি তাহলে হাজার হাজার কোটি টাকার মালিক এই লোকগুলো যদি ঠিক মতো জাকাত দিত তাহলে বাংলাদেশে গরিব খুঁজে পাওয়া যেত এর বাস্তবতাও আছে অমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইয়ের যুগে জাকাত দেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যায় নাই একজন লোক নিজের জাকাতের টাকা তিন দিন পর্যন্ত নিয়ে ঘুরলো মদিনার পুরা মদিনার ভিতরে কোনো গরিব পাওয়া যায় নাই ক্লান্ত হয়ে একটা গাছের তলায় গিয়ে বসলো কিছুক্ষণ পরে আর একজন লোক ওখানে সে হাজির তারও মাথায় একটা বস্তা আগের লোকটা মনে করলো এবার গরিব পাওয়া গেছে মনে মনে খুব খুশি বলে ভাই আল্লাহ আপনাকে মিলাই দিয়েছেন আমি জাকাতের কিছু টাকা নিয়ে তিন দিন পর্যন্ত ঘুরছি পুরা মদিনার মধ্যে কোনো একটা গরিব পাই নাই আল্লাহ আপনাকে মিলাই দিয়েছে জাকাতের টাকাটা মেহরবানি করে গ্রহণ করুন লোকটা আগন্তুক লোকটা বলল যে তোমার কি মাথা খারাপ তুমি কি মনে করেছ আমি তোমার মতো আমি তোমার মতো একটা ফকির তোমার ওই পোটলায় যে পরিমাণ জাকাতের টাকা আছে আমার এই বস্তায় তার চেয়ে কয়েক গুণ বেশি আছে তুমি তিন দিন পর্যন্ত ঘুরছ আর আমি সপ্তাহ কাল পর্যন্ত পুরা হেজাজের জমিন ঘুরে কোথাও জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাই নাই এটা কল্পনা এখনো যদি সত্যিকার অর্থে এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয় বাংলাদেশে জাকাত দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে আপনি হিসাব করে দেখেন না বাংলাদেশে কত হাজার কোটি টাকার মালিক আছে এরা যদি ঠিক মতো জাকাত দেয় তাহলে দেখবেন যে এই গ্রামগঞ্জের গরিব খুঁজে পাওয়া যায় না জাকাত নেওয়ার মতো এজন্য ইসলামের এই অর্থনীতিগুলো বুঝতে হবে পৃথিবীতে আল্লাহর নবী সাল আলী সাল্লাম যে অর্থনীতি দিয়েছেন যে ঘোষণা করেছেন যখন মদিনার বাইতুল মাল উদ্বোধন হচ্ছে রাষ্ট্রীয় ব্যাংক আল্লাহ রাসুল আলী সাল্লাম সেদিন এক ঘোষণা দিলেন এবনে মাজা হাদিসে আছে অন্যান্য হাদিস কিতাবও আছে যেটা দুনিয়ার কোন অর্থনীতিবিদ দুনিয়ার কোন রাষ্ট্রনায়ক দুনিয়ার কোন লিডারের পক্ষে দেওয়া সম্ভব হয় নাই কেমন কোন হবেও না আল্লাহ রাসুল সাল্লাম বললেন আলামান তারাকা মালান ফালিয়া আলিহি শুনে রেখেও যে ব্যক্তি কোন মাল রেখে মারা যাবে সম্পদ রেখে মারা যাবে সেই সম্পত্তি আমি নিব না তার অরিষ্টা এটা ভাগ অনুযায়ী নিয়ে নেবে কিন্তু জেনে রাখো আমান তারকা দাইনান আও দয়ান যদি কোনো ব্যক্তি ঋণ রেখে মারা যায় অথবা অসহায় স্ত্রী সন্তান রেখে মারা যায় অসহায় স্ত্রী সন্তান রেখে মারা যায় ঋণ রেখে মারা যায় ইলাইয়া আজকের থেকে আমি ঘোষণা করলাম সেই ঋণ পরিশোধ করার দায়িত্ব এবং সেই অসহায় স্ত্রী সন্তানদের ভরণপোষ দায়িত্ব সম্পূর্ণ দায়িত্ব আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজের কাঁধে তুলে নিলাম আছে কোন দুনিয়ার কোন অর্থনীতিবিদ দুনিয়ার কোন রাষ্ট্রনায়ক যারা এরকম ঘোষণা দিয়েছিল এটা আল্লাহ রাসুল সাল্লাহ দিয়েছিলেন এবং বাস্তবায়ন করার সম্ভব হয়েছিল ইসলামী পারে তার এই অসুন্দর অর্থনীতি দিয়ে এই ব্যবস্থা করতে এবং যদি কেউ সত্যিকার অর্থে খোলা মন নিয়ে চিন্তা করে তাহলে এই সমাজেও যেটা বাস্তবায়ন করা সম্ভব এটা তারা সহজেই বুঝতে পারবে কারণ তখন তো আর জাকাত ঐচ্ছিক থাকবে না ব্যাংকে যার যত টাকা আছে ওখান থেকে আড়াই পার্সেন্ট কেটে নেওয়া হবে চল্লিশ টাকা এক টাকা একশো টাকা আড়াই টাকা হ্যাঁ এক লাখ টাকায় আড়াই হাজার টাকা এক কোটিতে আড়াই লাখ টাকা এইভাবে ব্যবসা বাণিজ্যের মাল হিসাব করে কারখানায় যাবে জাকাত আদায়কারীরা সেখান থেকে কারখানার মাল হিসাব করে জাকাতে টাকা আদায় করে নিয়ে আসবে দোকানে গিয়ে মাল হিসাব করে ব্যবসা বাণিজ্যের থেকে ঔষধের দোকানে মুদি দোকানে চাউলের দোকানে আরতদারি যত জায়গা আছে সব জায়গার থেকে জাকাত আদায় করবে এইভাবে হিসাব করেন না রাত্রে গিয়ে আজকে দেখেন কি অবস্থা গরিব থাকবে আর এই জন্যই ইসলামকে বুঝতে হবে ইসলামকে না বুঝে ইসলামের বিরুদ্ধে সমালোচনা করে একদল মানুষেরা পৃথিবীতে দারিদ্রতার বিমোচনের জন্য ইসলামের যে সুন্দর ব্যবস্থা আছে আজকের পুরা কতগুলো আয়াত প্রায় দুই রুকু পর্যন্ত আয়াত আজকে আলোচনা হলো এই সব আয়াতগুলো ছিল একটা বিষয়ের উপরে কিভাবে এই আল্লাহ রাস্তায় ব্যয় করা হবে কাদের জন্য ব্যয় করবেন সেই সব বিষয়গুলো আল্লাহ তারা পরিষ্কার করে খুলে খুলে আলোচনা করেছেন এবং শেষে গিয়ে বললেন যে তোমরা এমন লোকদেরকে দান করো যেই লোকগুলো গরিব যারা কেউ মানুষের ছোঁয়ার বাইরে তাদের দারিদ্রতা কেউ জানে না এই সমস্ত লোকদেরকে তোমরা দান করো এই গোপনে দান করলে তা আল্লাহ তালা জানবে তাও আজ করেন এখানে যারা আল্লাহর রাস্তায় দিনে বা রাতে দান করে সেররাম আলানিয়াতান প্রকাশ্যে এবং গোপনে সর্বাবস্থায় যারা দান করে ফালাহুম আজরুহুম এন্দা রব্বিহিম তাদের জন্য তাদের রবের কাছে আদর রয়েছে আদর বিনিময় রয়েছে এরপরে খৌফুন তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই এই জন্য আমাদেরও খেয়াল রাখতে হবে যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন সৃষ্টি করেছেন দুনিয়াতে খাওয়ার জন্য না একটা গরু একটা ছাগল এদের জীবনে কোনো কর্মসূচি নাই একটা ছাগলের কি কর্মসূচি আছে সে চিন্তা করে আমি দুনিয়াতে এসেছি খাওয়া দাওয়া করব মরে যাব শেষ কিন্তু মানুষকে আল্লাহ রব্বুল আলমিন তো একটা বিবেক দিয়েছেন এটা বিচার হবে মানুষও যদি মনে করে যে আসলাম আর খাইলাম এই জন্য নাস্তিকেরা দুনিয়ার সবচেয়ে বড় সমস্যাকে নিয়ে মাঝে মধ্যে গবেষণা করে এক নাস্তিক যেটা আমাদের কাছে প্রবাদ আছে পেট ঠিক তো সব ঠিক এটা বলে না মানুষেরা তার মানে এই লোকদের চিন্তা হচ্ছে পেট হলো সমস্ত সমস্যার সমাধান পেট ঠিক করতে পারো সমাধান হয়ে গেল আর কোনো সমস্যা নাই তাহলে এই লোকদের মাথার মধ্যে ঢুকলো প্যাট মানে পায়খানা আমি তো বলেছি যে এই পায়খানা যাদের মাথায় আছে যাদের চিন্তা হচ্ছে দুনিয়ার জাগতিক উন্নয়ন করা পৃথিবীতে কিভাবে উন্নতি হবে এটা যারা চিন্তা করে সবসময় এটা নিয়ে আছে আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করা হবে আল্লাহ তারা কেন সৃষ্টি করলেন কোথায় ছিলাম কি করতে হবে আমাদের এই চিন্তা যারা করে না তারা বলে প্যাট ঠিক সব ঠিক তার মানে তাদের মাথায় সবচেয়ে বড় চিন্তা কিসের প্যাটের পাকস্থলী পায়খানা এবং সে কারণেই তারা ওই চিংড়ি মাছের মতো পিছনে ধাক্কা মারলে বেশি যায় আর এক দলের মাথায় ঢুকছে আর একটা তারা চিন্তা করলো দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা কি তারা বলল দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা সেক্স যৌন ক্ষুধা এটা সবচেয়ে বড় সমস্যা এদের মাথা ঢুকছে আরেকটা আবার এইভাবে এক একজন এক একটা চিন্তা করে এবং সে যে যেটা চিন্তা করে ওটার সমাধান করার জন্য চেষ্টা করে একজন মমিনকে ভাবতে হবে যে সবচেয়ে বড় আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর এবাদত করা আল্লাহকে সন্তুষ্ট করা আল্লাহ তারা যাতে খুশি হন সেভাবে কাজ করা এটা একটা মমিনের সবচেয়ে বড় চিন্তার বিষয় আমরা মমিন আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের পরকালের জীবন আছে সেখানে আমাকে অনন্ত সীমকাল পর্যন্ত থাকতে হবে সেখানের জন্য আমি কতটুকু করলাম এটাই হচ্ছে আমি শুরুতে বলেছিলাম যে দুনিয়াতে মানুষেরা ডাক্তার ইঞ্জিনিয়ার এই সব পেশাগুলিকে অনেক বড় পেশা মনে করে একজন লোক যখন মাদ্রাসায় পড়ে তখন দেখবেন যে তাকে সবাই পরামর্শ দেয় আরে মাদ্রাসায় পড়ে কি হবে মাদ্রাসা পরে কি হবে আচ্ছা ঠিক আছে মাদ্রাসায় যারা মাদ্রাসার সঙ্গেও যারা জড়িত আছে তারাও দেখবেন এই মাদ্রাসার মধ্যে কেমনে একটু দর্জি বিজ্ঞান ঢুকানো যায় আচ্ছা এরা ডাক্তারি কেন পড়ে না আচ্ছা এরা কেন ইঞ্জিনিয়ারিং পড়ে না এরা কেন ল পড়ে না এই সব বিষয়গুলো নিয়ে নানান প্রশ্ন কিন্তু দর্জি বিজ্ঞান কলেজে গিয়ে কেউ বলে না যে এই রাখে দর্জিগিরি শিখে এরা ডাক্তারি শিখে না কেন আবার বইয়েটে গিয়ে কেউ বলবে না এরা খালি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে কি জন্য এরা কেন ডাক্তারি পড়ে না এরা দর্জি বিজ্ঞান কেন পড়ে না এটা বলবে না এরকম ভাবে মেডিকেলে গিয়ে বলবে না কেউ যে ডাক্তাররা খালি ডাক্তারই পড়ে এরা কেন দর্জি বিজ্ঞান পড়ে না এরা কেন ইঞ্জিনিয়ার হয় না কারণ এরা জানে যে দুনিয়ায় এই সবগুলো মানুষেরা যে যে পেশায় আছে তারা মানুষের জীবনের জাগতিক চাহিদাগুলোর থেকে এক একটা চাহিদা পূরণ করবে এক একটা চাহিদা পূরণ করবে অতএব সে একটা চাহিদা পূরণ করছে এবং মানুষ মনে করে এটা একটা কাজ করছে সে কাজে লিপ্ত আছে এই জন্য আর কোনো প্রশ্ন এখানে নেই যত সব প্রশ্ন মাদ্রাসার মস্তিদে যারা এটা শিখে না কেন ওটা শিখে না কেন তার মানে হচ্ছে এরা যে কাজে লিপ্ত যেটা কোনো কাজ না মানুষের হিসাবে এটা কোনো কাজের মধ্যে পড়ে না সেজন্য তাদের কিছু কাজ শেখানো দরকার অথচ এরা সবচেয়ে বড় কাজের সাথে লিপ্ত আছে মানুষকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া মানুষের আল্লাহ সম্পর্কে ধ্যান ধারণা কি হওয়া দরকার আল্লাহর সঙ্গে সম্পর্ক কিভাবে হবে পরকালের মুক্তি কিসে আসবে এই কাজের দায়িত্ব আঞ্জাম দিচ্ছেন ওলামাইকের আমরা এই কাজের দায়িত্ব দিয়ে আন্দাম দিচ্ছে আলেমরা মাদ্রাসার ছাত্ররা কিন্তু এদেরকে মনে করা হয় বুঝা এটা কি জন্য অথচ একজন ডাক্তার কি করে ডাক্তারি করে মানুষের পায়খানা সাফ করে এই তো করে পায়খানা পরীক্ষা করে পোকা কয়টা আছে কার শরীরে কি পোকা আছে এইটি করে তো থাকি আমি ছোট করছি এই জন্য যেহেতু তর্কের খাতিরে আমি এগুলোকে মনে করে মানুষের সেবা করে ভালো কাজ করে কিন্তু যদি কেউ মনে করে যে এলমেদিন শিক্ষা করাটাকে তুচ্ছ করে তাহলে আমি সেখানে বলতে বাধ্য যে তুমি কি কাজ করো তুমি তো বিকাল বেলা থেকে শুরু করে দেয় সারাদিন কাজ করে আসছে ডাক্তার হয়েছে এরপর বিকাল বেলা বসে কিসের কাজ করে কেবল কিভাবে পয়সা কামাই করবে আর সে পয়সা কামাই করতে কেউ রক্ত পরীক্ষা করে তার মানে পোকা পরীক্ষা করে কেউ পায়খানা টেস্ট করে কেউ পেশাব পরীক্ষা করে তুমি তো পেশাব পায়খানা এই কিছু নিয়ে আছো তুমি একজন ইঞ্জিনিয়ার তোমার কাজ কি একটা বিল্ডিং কিভাবে দাঁড়াবে সারাদিন রোদ্রে ঘুরে দেখো কি ঠিকমতো হচ্ছে কিনা এই তোমার কাজ তো ওরকম তো একটা ট্রাফিক পুলিশও কাজ করে সারাদিন রোদ্রে দাঁড়াই থাকে তো তুমি তার চেয়ে বেশি কিছু না সোজা কথা চিন্তা করে এটাই বুঝে আসে আমাকে যদি বলা হয় যে আপনি সারাদিন ট্রাফিক পুলিশের কাজ করেন কর্মচাকরি পঞ্চাশ হাজার টাকা ধরে করবো আমি মাসে পঞ্চাশ এক লাখ টাকা দিবে করবো আমি করবো না আমার কাছে এই কাজ অনেক মূল্যবান কাজে দুনিয়াতে চলার জন্য যতটুকু দরকার অতটুকু আল্লাহ তারা তোমাকেও খায় আমাকেও খাওয়ায় কিন্তু তুমি যেটা করছো শুধু জাগতিক কাজ করছো এই জন্য হ্যাঁ যদি কেউ আল্লাহর জন্য করে আমি তাকে ছোট মনে করি না কিন্তু বেশিরভাগ লোকেরা এই এলমেদিন শিক্ষা করে যারা যারা দিনই কাজে জড়িত তাদেরকে বেকার বেকার মনে করে বেহুদা মনে করে সেই লোকগুলোকে আমি বলতে চাই এবং আপনাদেরও এটা জানা উচিত যে আজকে এই রোগের কারণে এলমেদিনের গুরুত্ব না থাকার কারণে পরকালের গুরুত্ব না থাকার কারণে মানুষের আজকে সব জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে নতুবা মমিনরা মুসলিমরা তো এই জন্য সৃষ্টি হয় নাই যে তারা মানুষের গোলামি করবে মুসলিমরা সৃষ্টি হয়েছে দেশ পরিচালনা করার জন্য হুকুমাত চালাবার জন্য দুনিয়ার মানুষে তার গোলামি করবে তো আজকের আমরা যে বিষয়টা আলোচনা করলাম তা ছিল দান খায়রাত সাদাকা এগুলো করা মূলত এটা বিষয়টা ছিল যে আগে আমরা পরকাল সম্পর্কে আলোচনা শুনেছি ওহিত সময় আলোচনা শুনেছি এরপর আল্লাহ তালা চাচ্ছেন যে মানুষ যাতে করে তার জীবিকা উপার্জন করা দুনিয়ার কাজকর্ম এটাকে দুনিয়ামুখী না করে বরং আখেরাতমুখী করে সেজন্য আল্লাহ রাব্বুল আলমিন এতগুলো আয়াত আমাদেরকে শোনালেন আল্লাহ সুবাহান আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন আমিন আগামী সপ্তাহে আলোচনা আসতেছে সুদ সম্পর্কে সুরা বাকারার দুইশো পঁচাত্তর থেকে শুরু করে যে আয়াতগুলো আছে গুরুত্বপূর্ণ আয়াত সুদ সম্পর্কে আমাদের আলোচনা শোনা দরকার আছে ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আমরা নিজেরও আসবো অন্যদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো আল্লাহ সুবাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন আমিন আমাদের এক ভাই দোয়ার আবেদন করেছেন কোনো এক কারণে তাকে পুলিশ গ্রেফতার করেছে তা আমাদের কাছে খাসভাবে দোয়ার আবেদন করেছেন আমরা দোয়া করে আল্লাহ রাবুল্লাহ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 এ আল্লাহ আমাদের আলোচনার মধ্যে বলার মধ্যে বা শোনার মধ্যে কোনো ভুল হয়ে থাকলে মেহরবানি করে মাফ করে দিন আল্লাহ আর যা কিছু সহি হয়েছে তার উপরে আল্লাহ আমরা বললাম যারা শুনলাম সকলকে আমল করার তৌফিক দান করেন আলমিন কোরআনুল করিমকে সহিভাবে বুঝার তৌফিক দান করেন কোরআনুল করিমকে পড়ার তৌফিক দান করেন ইয়া আল্লাহ কোরআনুল করিম এবং হাদিসের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ আমাদের জীবনকে কোরআন এবং সুন্নার আলোকে আলোকিত করার তৌফিক দান করেন গোটা সমাজে কোরআন এবং সুন্নাকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন আল্লাহ মেহরবানি করে আমরা আজকের যে আলোচনাগুলো শুনলাম আল্লাহ মেহরবানি করে আমাদেরকে আমাদের জান মাল সবকিছু আপনার দিনের জন্য ব্যয় করার তৌফিক দান করেন ইয়া রব্বুল আলমিন আমাদের সকলকে আখেরাত্মুখী হওয়ার তৌফিক দান করেন এ আল্লাহ দুনিয়ার থেকে আমাদেরকে আল্লাহ বিমুখ হয়ে আখেরাত্মুখী হওয়ার তৌফিক দান করেন রাব্বুল আলমিন আমাদের সকলের দিনের সমস্ত অনেক মকসুদগুলোকে পূরণ করে দিন আল্লাহ আমাদের যার দিলে যে সমস্ত অসুবিধা আছে সমস্ত অসুবিধা দূর করে দিন আল্লাহ এ আল্লাহ রুগ্নদেরকে শেফায় কামিল আজরা নসিব করে দিন আল্লাহ এ আল্লাহ অনেক মুরব্বীরা দীর্ঘ এ আল্লাহ সবসময় আত্মাপসিরে উপস্থিত থাকেন এ আল্লাহ তাদের হায়াতকে আপনি দরাজ করে দিন আল্লাহ এ আল্লাহ তাদের শারীরিক সমস্ত সমস্যাগুলো দূর করে দিন আল্লাহ যুবক ভাইদেরকে আপনি কবুল করেন আল্লাহ অনেক ছাত্র ভাইরা থাকে আল্লাহ তাদের পড়াশোনায় বরকত দান করেন এ আল্লাহ ওদেরকে কোরআন এবং সুন্দর খাদেম হওয়ার তৌফিক দান করেন এ আল্লাহ জীবনের সব ক্ষেত্রে কোরআনকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আল্লাহ যে যেখানে থাকি সকলকে সব জায়গায় কোরআন শরীফ প্রচার করার তৌফিক দান করেন আপনার দিনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন এ আল্লাহ যারা যে সমস্ত মুসিবত গুলো দূর করে দিন আল্লাহ এ আল্লাহ আমাদের এক ভাই এ আল্লাহ তার একজন আত্মীয় জেলে আবদ্ধ আছে খাদবার দোয়ার আবেদন করেছেন এ আল্লাহ মেহরবানি তার রেহাই ব্যবস্থা করে দিন আল্লাহ এ আল্লাহ তাকে মুক্ত করার ব্যবস্থা করে দিন আল্লাহ সমস্ত জুলুম নির্যাতন থেকে বাঁচার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলমিন তাকে দিনদার মুত্তাকি পরিষ্কার হওয়ার তৌফিক দান করেন দিনের জন্য কাজ করার তৌফিক দান করেন আল্লাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন <clears throat> আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু